বোনেরা আমাকে এখানে আলোচনা করার জন্য বিষয় দেওয়া হয়েছে ওহিদ এবং শির্ক ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ যে বিষয়ের উপর ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে ইসলামের শিকড় হিসাবে এটাকে আমরা আখ্যায়িত করতে পারি তো এই বিষয়ে আলোচনা করার জন্য এই এক দুই ঘন্টা তো দূরের কথা টানা এক মাস সময়ও যদি দেওয়া হয় তারপর কোন দিক থেকে কোন দিক আমি উল্লেখ করব সেটা নিয়ে আমি পেরেশান এখানে আসার পর থেকে স্টেজ ওঠার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তে পেরেশান ছিলাম যে এমন এক বিষয়ে দেওয়া হয়েছে যেটার উপর ইসলামের ভিত্তি তো কোন দিক বাদ দিয়ে কোন দিক আমি উল্লেখ করব আর কোনটার গুরুত্ব সবার সামনে আমি তুলে ধরব তো তারপর আল্লাহ তালের উপর ভরসা করে একদিক থেকে আলোচনা শুরু করি আর আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য শেরপুরবাসীর জন্য যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং উপকারী আল্লাহ তাহলে আমার জবান থেকে সেই বিষয়গুলো জারি করে দেবে তো মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা দিয়ে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই জমিন কার কয়েকজন বলছে বাকিদের কাছে অন্য কোনো ধারণা আছে নাকি এই জমিন কার আল্লাহর জমিনে বসে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আলোচনা করার জন্য বা আলোচনা শোনার জন্য আমরা কার গোলাম শুধু গোলামই না আল্লাহর প্রতিনিধি তাহলে আল্লাহর জমিনে বসে আল্লাহর গোলামরা আল্লাহর প্রতিটা বিধান নিয়ে সবার সামনে উন্মুক্ত ভাবে খুললম খোলা প্রকাশ্যে আলোচনা করবে এ থেকে কারো ভেতরে কোনো ভয় আছে আজকাল এই ভূমিকা দেওয়ার প্রয়োজন হলো এজন্য অনেক সময় এমন হয় বক্তা কথা বলতে ভয় না পেলেও শ্রোতা শুনতে ঠিকই ভয় পায় কথা শুরু হয়ে গেলে কিছুক্ষণ পরে একবার এদিকে তাকাতে থাকে একবার সেদিকে তাকাতে থাকে না জানি আমেরিকা এসে ধরে ফেলে না জানে নরেন্দ্র মোদি এসে আমাকে আটক করে ফেলে হায় রে আমার কি হবে এখান থেকে ঘরে আদৌ ফেরত যেতে পারবো কিনা তো এই ভয় নিয়ে কোনোদিন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব না কোরআন সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করতে চাইলে নজর রাখতে হবে আসমানের দিকে নজর রাখতে হবে আল্লাহর দিকে আল্লাহ খুশি হচ্ছেন কিনা সেটা দেখার বিষয় আর আল্লাহ যদি খুশি থাকেন গোটা দুনিয়া যদি নারাজ হয় গোটা দুনিয়াকে আমরা দুই পয়সার মূল্য দিই তো আল্লাহকে খুশি করার জন্য কথা বলতে বসেছি আল্লাহকে খুশি করার জন্য কথা শুনতে বসেছি আমরা সেই সমস্ত মুনাফিকদের অন্তর্ভুক্ত হতে চাই না যারা কথা বলার সময় বা কথা শোনার সময় এদিকে খেয়াল রাখে আল্লাহ যাতে রাজি থাকে শয়তানও যাতে বেজার না হয় সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয় মন ভাঙা মসজিদ ভাঙা নাকি সমান পাপ শয়তানের যদি মন ভাঙে শয়তান যদি কষ্ট পায় তো কেমন হয়ে যায় না আমরা সেই সকল মুনাফিকের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা শয়তানের শুধু মনে কষ্টে না তার দেহে পারলে আগুন লাগিয়ে দিতে চাই তো এই ছোট্ট ভূমিকা ইনশাআল্লাহ আমি অনুরোধ করবো আলোচনা শেষ পর্যন্ত যেন সবাই মনে রাখি কথা বলতে ইনশাআল্লাহ আমি ভয় পারবো না আল্লাহর উপর ভরসা জীবন আল্লাহর হাতে মরণ আল্লাহর হাতে আশা রাখি আপনারা শেরপুরবাসী কথা শুনতেও ভয় পাবেন আর আমাকে এখানে ওঠার পূর্বে অনুরোধ করা হয়েছে যে আপনি কথা চালিয়ে যেতে থাকেন যতক্ষণ পর্যন্ত শ্রোতারা শুনতে থাকে আপনিও বলতে থাকেন তা আমি ইনশাল্লাহ বলতে থাকবো আশা করি যদিও আমি শারীরিকভাবে অসুস্থ এবং অনেক বেশি ক্লান্ত তারপরে ইনশাআল্লাহ তহিদ এবং শির সম্পর্কে আপনারা যতক্ষণ কথা শোনেন ইনশাআল্লাহ আলোচনা চলবে যদি ফজরে আজান হয়ে যায় তাও ইনশাআল্লাহ আলোচনা চলবে হ্যাঁ বাকি আপনারা যদি পরিবেশটা একটু এলোমেলো করে ফেলেন যদি অমনোযোগিতার ছাপ চেহারায় ফুটে ওঠে তাহলে হয়তো কথার মধ্যে ছন্দপাত হবে কারণ এটা কোনো ট্যাপ রেকর্ডার না যে আমরা সুইচ প্লে করে দিয়েছি এখন একদিক থেকে চলতে থাকবে আপনাদের এই নুরানি চেহারাগুলো দেখেই মাদ্রাসার নামও নুরানি তো নুরানি চেহারা দেখেই আসলে কথাগুলো আসবে তো এবার ফিরে আসি মূল কথায় তাওহিদ এবং শিখ সম্পর্কে আলোচনা করার জন্য বা আলোচনা বোঝার জন্য প্রথমে একটা বিষয় সকলের মাথায় রাখা দরকার একটা হলো তাত্ত্বিক তৌহিদ আর একটা হলো প্রায়োগিক তৌহিদ তাত্ত্বিক মানে হলো কিছু তত্ত্ব কিছু মূলনীতি কিছু সংজ্ঞা কিছু এলেম কিছু নজরিয়া আর প্রয়োগ মানে হলো তার বাস্তবায়ন আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছিলেন তারাক্তু ফিকুম আমরাইন উম্মত চলে যাচ্ছি কিন্তু তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম যতদিন এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে পথ হারাবে না দুই জিনিসের মধ্যে প্রথম জিনিসের নাম হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন দ্বিতীয় জিনিস হলো সুন্নাত রসুলহি আল্লাহর রসুলের সুন্না তার জীবন জীবনদর্শ তাহলে আমাদের মুক্তির জন্য কোরআন রেখে যাচ্ছেন তার নবীর জীবনের আদর্শ রেখে যাচ্ছেন একদিকে আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আঁকড়ে ধরো আরেকদিকে সুরতুল আহজাবের তেইশ নম্বর আয়াতে বলছেন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনে তো উত্তম আদর্শ রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো রাসূলের জীবনাচর কেমন ছিল তিনি বললেন তুমি কি কোরআন পড়ো না সে হ্যাঁ কোরআন তো পড়ি কিন্তু আমি তো জীবনাদর্শ সম্পর্কে জানতে চাচ্ছি যেই জিনিসকে ভাবে দেখতে পাও কিছু দৃষ্টিভঙ্গি কিছু কথা কিছু আদর্শের শিক্ষা দেখতে পাও তো তার প্রায়োগিক দীক্ষাই হলো নবীর জীবন তো সফলতার উপর উঠতে চাইলে কোরআন থেকে জ্ঞান নিতে হবে নবীর জীবন থেকে আমল নিতে হবে ইলমও লাগবে আমলও লাগবে আরো সহজ করে বোঝাই এক লোক বলল নামাজ ফরজ এটা আমি মানি আমার এলেম ঠিক আছে কিন্তু আমি নামাজ পড়ি না আমল ঠিক নাই তাহলে এলেম তো ঠিক করলো আমল ঠিক করলো না আমরা কি তাকে হকপন্থী বলবো না বাতিলপন্থী বলবো আরেকটু সূক্ষ্ম দৃষ্টান্ত দিই সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরের উপর রহমতের বাড়িধারা বর্ষণ করুন সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ যখন ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন সেই সময়ে আমার মতো এরকম লেবাসধারী কিছু লোক তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল মুসলমানদের সমাজে তার চরিত্রকে নষ্ট করার জন্য তার বিরুদ্ধে বিষজ্ঞার করার জন্য এমন কোন পথ তারা বাকি রাখেনি যে পথকে কাজে লাগায়নি এমন কি অপবাদ দিয়েছে আরে সালাহউদ্দিন আর কতটুকু এলেম রাখে সে তো আরবিও ভালো করে বলতে পারে না লিখতে পারে না আরবি ভাষায় তার দুর্বলতা আছে আর সে কিনা এই মুসলমান জাতিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমরা বুঝলাম না সে বুঝে সব উল্টে ফেলেছে তো সেই যুগে যারা এই কথাগুলো বলছিল তারা কিন্তু জেহাদের এলেমকে অস্বীকার করত না তারা বলতো না কোরআনে জিহাদ নাই তারা বলতো না রাসুলের জীবনে জিহাদ নাই তো এলেম তো আছে কিন্তু এলম অনুযায়ী আমলে বিশ্বাসী না কোরআনে জিহাদের কথা আছে থাক রাসুলের জীবনে জিহাদ আছে থাক কিন্তু এই যুগে কি আর জিহাদ সম্ভব ক্রুসেডাররা অনেক শক্তিশালী যদি তাদের সামনে আমরা কয়েকজনে সালাহুদ্দিনের নেতৃত্বে নামি আমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবে তাগুতের ভয় জালিমের ভয় তো এজন্য হকের উপর প্রতিষ্ঠিত হতে চাইলে তাওহিদ কে নিজের জীবনে আনতে চাইলে শুধু তাওহিদের কিছু বাক্য কিছু মূলনীতি মুখস্থ করলে হয় না আজকাল কিছু মানুষ এসি রুমের মধ্যে বসে তাওহিদের দাস দিতে থাকে উম্মতকে তাওহিদ শিখিয়ে ফেলবে তারা ভাবে কয়েকটা মন্ত্র আর কয়েকটা সঙ্গে শিখিয়ে দিলেই মনে হয় মানুষ তাওহিদের শিরিক শিখে ফেলবে কিন্তু আর এই তাওহিদের জন্য তোমার নবীর গা থেকে রক্ত ঝরেছিল এই তাওহিদের জন্য তোমার নবীর দাঁত শহীদ হয়েছিল এই তাওহিদের জন্য তোমার নবীকে তিন তিন বছর বন্দি করে রাখা হয়েছে খাওয়ার মতো কোনো খাবার ছিল না সাহাবের গাছের পাতা খেতে খেতে ছাগলের মতো লেগা হয়ে গিয়েছিল আর এই তাওহিদের জন্য বদর উহু খন্দক রচিত হয়েছে আর এই তাওহিদের জন্য রসুলের সামনে তার চাচা হামজা রদি আল্লাহ হত্যা করে তার ভেতর থেকে কলিজা বের করে চিবিয়ে খাওয়া দেওয়া হয়েছে এটার নাম হলো তাওহিদ শুধু এক এসি রুমের মধ্যে বসে যদি তাওহিদ শেখানো যেত তাহলে আমার নবী সে হেরা গুহায় অভিপ্রাপ্ত হয়ে সেখানে সবাইকে ডাকতে না আসো তোমাদেরকে আমি সুন্দর দাস দিচ্ছি সুন্দর ভাষায় বাংলা ইংলিশ মিশিয়ে স্মার্ট উপস্থাপনায় শিখিয়ে দিচ্ছি আসো কিছু মন্ত্র শিখে যাও ব্যাস জান্নাত পেয়ে যাবে কিন্তু আল্লাহ তার এভাবে ইসলামটাকে বানান আলিফলাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين আল্লাহ বলছেন মানুষ কি ভেবে রেখেছে মুখে ইমানের কথা বলবে তাওহীদের কথা বলবে কালেমার ঘোষণা দেবে আর তাদেরকে এমনি এমনি জান্নাতে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে কোনো প্রকার পরীক্ষা তাদেরকে করা হবে না আর তারা কি এই ধারণা নিয়ে বসে আছে আমি আল্লাহ কসম করে বলছি তাদের পূর্বে দুনিয়াতে যত জাতি এসেছিল সবাইকে পরীক্ষা করেছি এরপর আমি আল্লাহ ভাবে দেখে নিয়েছি কারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তাওহিদ শুধু এলেমের বিষয় না আমলের বিষয় তো পুরো ইসলামটাই এমন ইসলাম এলেম এবং আমলের সমন্বিত রূপ কোরআনকে যদি বলেন এলেম আমার নবীর জীবন হলো তার প্রায়োগিক আমল তো বলবেন কোরআন মানি নবীর জীবন মানি না তাহলে তো আপনি নিজেকে আহলে কোরআন দাবি করতে চাচ্ছেন যাদেরকে আমরা হকপন্থী বলতে পারি না বাতিলপন্থী বলবো সুতরাং যে বিষয় দেওয়া হয়েছে তাওহিদ এবং শির তাওহিদ নিয়ে আলোচনা যখন হয় আমাদের সমাজে আমার যতটুকু চোখে পড়েছে আমি দেখেছি তাওহিদে শুধু ইলমি দিকটা নিয়ে আলোচনা হয় তাওহিদের প্রকার এগুলো এই প্রকারের এই সংজ্ঞা এটার এই অর্থ এটার এই উদ্দেশ্য এটার প্রয়োগ ক্ষেত্র এটা শেষ কিন্তু এটা একটা সাইড হলো ইলম হলো আমল কোথায় শুধু অন্তরের ভেতরে বসিয়ে চেপে রাখার জিনিস না বরং আমার অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশিত করার জিনিস তো যুগে যুগে অনেক মানুষ এরকম বের হয় যারা বলেন পরিপূর্ণ ইসলামের ব্যাপারে বলেন কিন্তু ইসলামের যে বিধানগুলো মানা কষ্টকর যেগুলো মানলে হয়তো পেটের ঝুঁকি বা পিঠের ঝুঁকি পেটের ঝুঁকি মানে রিজিক কমে যাবে যেমন নবীর হয়েছিল তিন বছর পর্যন্ত কি খাবে খাবার নেই বন্দি এমনকি খন্দকের ময়দানে পরীক্ষা খনন করছেন সাহাবিরাও পরীক্ষা খনন করছেন ব্যাংক ব্যালেন্স নেই জমানো টাকা পয়সা নেই তো যা ছিল খাবার দাবার সব শেষ খাবেন কি কাজ তো বন্ধ রাখার সুযোগ নেই দিন রাত কাজ করতে হয় পরীক্ষা খরণ করতে হয় এক পর্যায়ে জমা খাবার দাবার যখন সব শেষ হয়ে গেল পেটে কোনো কিছু নেই কোনো ভাবি আর কোমর সোজা রাখা যায় না বাধ্য হয়ে পেটে পাথর বাঁধলেন যখন পাথর বেঁধেও আর কোমর সোজা রাখা যায় না এক পর্যায়ে রাসুলের কাছে আসলেন চারটা দানা পানির আবদার নিয়ে রাসুল আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন চারটা দানা পানির ব্যবস্থা করে করেন রসুল মুখ দিয়ে জবাব দিচ্ছে না তারা তো তাদের পেট খুলে একটা করে পাথর দেখাচ্ছে আমার নবী নিজের কাপড়টা উঠালেন সাহাবিরা দেখতে পেল তাদের পেটে তো একটা করে পাথর বাধা আমার নবীর পেটে দুই দুইটা পাথর বাধা সেই সময়ে পরীক্ষা খনন করছেন একটা পাথরের গায়ে আঘাত করলেন সেখান থেকে নূর বিচ্ছুরিত হলো আমার নবী বলছেন এই আলোতে আমার সামনে রোম এবং পারস্যের প্রাসাদগুলো আলোকিত করে তুলে ধরা হয়েছে মুনাফিকরা হাসাহাসি শুরু করে দিল এ আবার কোন পাগলের আমদানি হলো পুরান পাগলের ভাত নাই নতুন পাগল এসেছে পেটে খাবার নেই পরনে কাপড় নেই আর এখানে বসে বসে দুনিয়ার পরশক্তি রোমার পরস্য বর্তমানের বিবেচনায় বলেন আমেরিকার ইসরায়েল বিজয়ের স্বপ্ন দেখে কিন্তু আমার আল্লাহ তার ওয়াদাকে বাস্তবায়িত করে দেখিয়েছে মুনাফিকদের চক্রান্ত ব্যর্থ হয়েছে আল্লাহর কৌশল বিজয়ী হয়েছে অমাকারু অমাকার তাই জন্য সারাটা জীবন ভরেও যদি কোরআনে শুধু এলমি দিকটাকে ধারণ করি যে ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো এলেম ভিতরে ঢুকালাম মানি নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ সবগুলো দিক ঢুকালাম কিন্তু ভিতরে প্রায়োগিক দিক আনার কোনো চিন্তা ভাবনা করলাম না কোরআনের একাংশকে ধারণ করলাম ইসলামের একাংশকে ধারণ করলাম আর এক অংশকে ছেড়ে দিলাম ফামা জাজা উমাইয়া ফালু যালিকা মিনকুম তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই কাজ করবে তার শাস্তি দুটো দুনিয়ায় এক শাস্তি আখিরাতে এক শাস্তি দুনিয়ার শাস্তি হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়া লাঞ্ছিত হবে যেমন আমরা হচ্ছি দেড়শো কোটি দুইশো কোটির মুসলমান সারা দুনিয়ায় কুকুরের চেয়ে নির্মম ভাবে মার খাচ্ছে একটা পোষা কুকুরের রক্তের দাম আছে আজকাল তো দামি দামি কুকুর নিয়ে আসে বিদেশ থেকে নিয়ে আসে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা কুকুরের দাম এরকম একটা কুকুরের গায়ে হাত তুলে দেখেন আপনাকে হয়তো আদালতের কাঠগাড়াই নিয়ে দাঁড় করানো হবে আর সেখানে সারা দুনিয়ার মানচিত্রটা লাল হয়ে আছে রক্তে লাল কিন্তু কুকুরের রক্তে না শুকুরের রক্তে না মশা গাছের রক্তে না আমার আপনার ভাই এবং বোনের রক্তে কিন্তু তারপরও আমাদের মধ্যে কোনো ভাবান্তর নেই কোনো পরিবর্তন নেই লাঞ্ছন আল্লাহ চাপিয়ে দিয়েছেন এই লাঞ্ছনার জীবনকেই ভাবছি ইজ্জতের জীবন এটাই বলা হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতের দুনিয়া যখন কোরআনের একাংশ নেবে একাংশ বাদ দেবে দুই শাস্তি তো দেব এক শাস্তি দুনিয়ায় দুনিয়ায় তোমাদেরকে লাঞ্ছিত করব আরেক শাস্তি আখিরাতে ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব কিয়ামতের দিন তোমাদেরকে ভয়াবহ আযাবের দিকে ঠেলে দেব যেই ইসলাম আমাদেরকে ইলমের দিক শেখায় একই ইসলাম আমলের দিকও শেখায় ইলমের দিক কি কি এক নম্বরে ইমান আকিদা ইলমের দিক দুই নম্বরে হলো ইবাদাত সকল ইবাদতের মধ্যে শামিল তিন নম্বরে মুআমালাত আর্থিক লেনদেন চার নম্বরে মুআশারা পারস্পরিক সামাজিক আচার আচরণ ফ্যামিলির আচার আচরণ এ জাতীয় সকল বিষয় পাঁচ নম্বরে আখলাকিয়াত আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক গুণাগুণ আরো লম্বা করতে পারি ছয় নম্বরে অকুবাদ শাস্তি বা দণ্ডবিধি সাত নম্বরে সিয়াসাত রাজনীতি যার মধ্যে জিহাদ কিতাল সবই সামিল তো এগুলো তো হলো ইলমি দিক আমলি দিকও বলা আছে তিরমিজি শরীফের হাদিস রাসূল বলেন আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন আমি তোমাদেরকে পাঁচ কাজের আদেশ করব যেই পাঁচ কাজের আদেশ আমাকে করেছেন স্বয়ং আল্লাহ কি পাঁচ কাজ এখনই বলবো না আলোচনা শেষের দিকে ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম দিক হলো দুটো একটা হলো জ্ঞানগত দিক আর একটা হলো কর্মগত দিক ইসলামের উপর যদি উঠতে চাই আর যে বিষয় দেওয়া হয়েছে তাওহিদ এবং শিরিক বুঝতে চাই তাহলে তাওহিদের ক্ষেত্রে জ্ঞানগত বিবেচনায় তাওহিদের উপর উঠতে হবে কর্মগত বিবেচনায় তাওহিদের উপর উঠতে হবে একইভাবে শিরকের ক্ষেত্রে জ্ঞানগত বিবেচনায় শিরিক ছাড়তে হবে কর্মগত বিবেচনায় শিরিক বাদ দিতে হবে যদি একাংশ নেন আংশিক মুসলমান হয়েছেন আংশিক মুসলমানের সঙ্গে আর আংশিক ইসলাম পালনের সঙ্গে আল্লাহর কোনো আদা নেই বলবেন আমি নিরানব্বই পার্সেন্ট মুসলমান এক পার্সেন্ট ভেজাল আছে তো এই যে একটা গ্লাস এখানে রাখা পুরো গ্লাসটা মনে করেন একেবারে আমি ফ্রেশ খাটি দুধ দিয়ে ভরলাম মাত্র এক ফোঁটা পেশাব ছেড়ে দিলাম তো এবার বলেন তো এই গ্লাসের ভেতরে যা আছে পাক নাকি না পাক কেন নিরানব্বই পার্সেন্টের চেয়ে বেশি পাক এই সামান্য এক ফুটার কারণে সব নাপাক হবে আপনি আমাকে বলবেন আরে পাগল পাক এবং নাপাক যখন মিশ্রিত হয়ে যায় তখন বিধান খারাপটার উপরে আসে একইভাবে কারো ভেতরে নিরানব্বইটা ইসলামের দিক একটা কুফুরের দিক বা শিরিকের দিক তাহলে সেই ব্যক্তিকে আপনারাই বলেন মুসলমান বলা হবে না কাফের বলা হবে উজু করার জন্য সর্বনিম্ন চারটা অঙ্গ তিনটা ধৌত করতে হয় একটা মাসের করতে হয় কেউ যদি এই চারটা অঙ্গের ভেতরে সাড়ে তিনটার কাজ সম্পন্ন করে উজু হবে পৌনে চারটা করে উজু হবে করতে হবে কিন্তু চারটায় এমনকি যদি এক চুল পরিমাণও কমতি থাকে বলা হবে তোমার উজু হয় না হ্যাঁ উজু ভাঙার জন্য প্রসিদ্ধ সাত কারণে সাতটা পাওয়া যাওয়া লাগে না যে কোনো একটা পাওয়া গেলেই ভেঙে যায় একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কত কিছু লাগে মাথা থেকে পা কতগুলো অঙ্গ লাগে শুধু অঙ্গ থাকলেই হয় না যদি এমন হয় চোখ আছে দৃষ্টিশক্তি নাই কান আছে শ্রবণ শক্তি নাই পরিপূর্ণ মানুষ বলা হয় না একটা মানুষ মানুষ হওয়ার জন্য কত কিছু লাগে কিন্তু একটা মানুষ মরার জন্য সব যাওয়া লাগে নাকি ভেতরে শুধু রুহটা গায়েব হয়ে গেলে আর যা আছে আপন জায়গায় থাকলেও মানুষকে মরা বলে তাকে ইসলামের উপর উঠতে চাইলে গোটা ইসলামটাকে আঁকড়ে ধরতে হবে নিরানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পয়েন্ট নয় নয় পার্সেন্ট তারপরও আমি মুসলমান না আমি কাফের ইসলামের উপর উঠতে চাইলে গোটা ইসলামের উপর উঠতে হবে গোটা তহিদের উপর উঠতে হবে জ্ঞানগত বিবেচনায় উঠতে হবে কর্মগত বিবেচনায় উঠতে হবে তো তাওহিদ এবং শিরিক সম্পর্কে আলোচনা তো অনেক বিস্তৃত যে বিষয়গুলো কমন ব্যাপক প্রসিদ্ধ আপনাদের মোটামুটি জানাশোনা আছে আমি সেগুলোকে রিপিট করার প্রয়োজনীয় অনুভব করছি না এখানে তহিদ এবং শিরিক সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমি সেই দিকগুলোই টানব যেই দিকগুলো এর সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং সম্পর্কিত কিন্তু যে কোনো কারণে আমাদের সমাজে সেগুলোর আলোচনা উপেক্ষিত তো ইনশা আল্লাহ আমি সেই দিকগুলোকেই টানব কেউ যদি মনের মধ্যে কষ্ট পান আমাকে দোষ না দিয়ে প্রথমে নিজের ইমানটার দিকে আমি একবার তাকানোর অনুরোধ করব এবং আলোচনার ক্ষেত্রে ইনশা আল্লাহ আমি একটাও আমার ব্যক্তিগত মত উপস্থাপন করব না কারণ আমার ব্যক্তিগত মত শোনার জন্য আপনারা আমাকে এখানে দাওয়াত করেন আমার সামনে যারা বসা অধিকাংশ মানুষ হয়তো আমাকে আগে দেখেন নামও শোনেননি এমনও হয়তো অনেকে তা আমার ব্যক্তিগত মত শোনার জন্য আমাকে এখানে দাওয়াত করেননি বা আমি এখানে আসিও নি এনেছেন কোরআন এবং সন্ন্যার কিছু ভাষ্য শোনার জন্য তো ইনশা আল্লাহ কোরআন এবং সন্ন্যার ভাষ্যগুলি উপস্থাপন করব। কে রাজি হলো আর কে নারাজ হলো আমার দেখার বিষয় না আগামী বছর দাওয়াত দেওয়া হবে নাকি চিরতরে শেরপুর থেকে বয়কট করে দেওয়া হবে সেটা আমার দেখার বিষয় না একমাত্র সভাপতির গোলামি করারও দরকার নেই কমিটির গোলামি করারও দরকার নেই এলাকার নেতা গোলামি করার দরকার নেই একমাত্র তোমারই গোলামি করি আর সাহায্যের দরকার হলে একমাত্র তোমারই কাছে সাহায্য চাই কোন মানুষ যদি তাওহিদের উপর উঠতে চায় প্রথমে তাকে শিরিক এবং কুফুর থেকে একশো পার্সেন্ট পবিত্র হয়ে আসতে হয় ইসলাম হলো আলো অন্তরটা যদি অন্ধকার থাকে সেখানে তো ইসলাম আনা যাবে না আর যদি আলো আনতে চাই যা আল হাক আল বাতিল তো আলো যদি বসাতে চাই অন্ধকার দূর হয়ে যাবে একই সঙ্গে দুই নৌকায় পা দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা যে কালেমা ছোটকালে পড়ে এসেছিলাম মনে আছে সবার কালেমা তো বলেন দেখি কি যারা জানেন তারা বলেন যারা জানেন না চুপ থাকলে দোষ নেই কালেমা তৈবা কি লা ইলাহা ইল্লাল্লাহ আগে হলো লা ইলাহা পরে হলো ইল্লাল্লাহ কেউ যদি বলে কালেমা মানি কিন্তু আগে ইল্লাল্লাহ পরে লাইলাহা শেষে মোহাম্মদ রাসূলুল্লাহ ঠিক আছে তাহলে সে কালেমার হক আদায় করবে আগে লাইলাহা তারপরে ইল্লাল্লাহ তার মানে লাইলাহা বলার দ্বারা বান্দা সাক্ষ্য দেয় শিরিকের সঙ্গে আমার সম্পর্ক নেই কুফুরের সঙ্গে আমার সম্পর্ক নেই তাগতের সঙ্গে আমার সম্পর্ক নেই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক একমাত্র আল্লাহর ইবাদত করি একমাত্র আল্লাহর গোলামি করি একমাত্র আল্লাহর বিধান মানি আগে লাইলাহা পরে হলো ইল্লাল্লাহ প্রত্যাখ্যান করলো এবং আল্লাহর উপর আনলো আগে না স্বীকার করা আগে আরে বলেন না ইমান আগে না তাগুতকে স্বীকার করা আগে বলবেন তাগত আবার কি কেউ বলবে এটা একটা গেমের নাম নাকি নাকি নতুন কোনো মুভির নাম কেউ আবার বলবে আরে তাগুত তো বোঝে তাগুত হলে মূর্তি কিন্তু তাগুত বলতে আসলে কি বোঝায় তো কোরআনে আল্লাহ তাগুতের চারটা বৈশিষ্ট্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন একটা বৈশিষ্ট্য হলো যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে তার মানে জ্ঞান কিছু হলেও আছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান কিছু হলেও আছে না সিবান অংশ মিনাল কিতাব কিতাবের কিছু জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু অবস্থা হলো তারা ইমান রাখে আল্লাহর উপর না ইমান রাখে তাগুতের উপর আর তারা বলে কাফেরদের ব্যাপারে তাদের পথ তো মুসলমানদের পথের চাইতে অধিক সঠিক তাদের রাজনৈতিক আদর্শ ইসলামী রাজনীতির চাইতে সুন্দর তাদের অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী অর্থনীতির চাইতে সুন্দর তাদের বিচার ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থার চাইতে সুন্দর তাদের সামরিক নীতি ইসলামের সামরিক নীতির চাইতে সুন্দর এমনকি তাদের সার্বিক জীবনাচার ইসলামী জীবনাচারের চাইতে সুন্দর তো এই আয়টা আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাগুতের উপর ইমান আনে তার মানে তাগুতের যে চার বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বরে হলো তাগুতের প্রতি বিশ্বাস রাখা হয় একজন মানুষ যদি আপনাকে এসে বলে হুজুর আমি ইসলামও মানি হিন্দু ধর্মও মানি দুটোর উপরে আমার বিশ্বাস আছে আপনি তাকে কি বলবেন মুসলমান না কাফের বুঝে শুনে বলছেন তো আর একজন এসে বলল হুজুর হিন্দু ধর্ম মানি না ইসলাম ধর্ম মানে খ্রিস্ট ধর্ম মানে দুটোর উপরে ইমান আছে আপনি বলবেন কি তাকে মুসলমান না কাফের কেন কাফের আরে ভাই তোমার ভেতরে এখনো লা ইলাহাই আসেনি ইল্লাল্লাহ তো পরে লাইলাহা মানে হলো সকল কুফুরকে নাকচ করল তো কুফরি কুফরি ধর্ম মানি না কুফরি মতবাদ মানি না কুফরি তন্ত্র মন্ত্র মানি না সকল প্রকার কুফুরকে মানি না কুফুর যদি কুফুরের রূপে আসে তাও মানি না কুফুর যদি ইসলামের রূপে আসে তাও মানি না আপনাদের শেরপুরে এসে শুনলাম এখানে কাদিয়ানিদের ভালো প্রভাব আছে অনেক মানুষ নাকি কাদিয়ানি হয়ে গিয়েছে কাদিয়ানি নাম শুনেছেন সবাই গোলাম মাহমুদ কাদিয়ানির অনুসারী এই পাগলরা একবার বলে গোলাম মাহমুদ কাদিয়ানি দেরবেটারি তো এই দেরবেটারি কখনো তাকে বলে নবী কখনো বলে মাহদি কখনো বলে ঈসা কখনো এই কখনো সেই সব দাবি এক ব্যক্তির মধ্যে জমা করে অথচ মুসলমান বলে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীকে তারপর আর কেউ নবী আসবে নিজেই বলে গিয়েছেন আনা খাতামুন লা নাবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না সুতরাং এই যে কাদিয়ানি তারা কিন্তু নিজেদেরকে কাফের বলে না হিন্দুরা নিজেদেরকে বলে আমরা মুসলমান না কাফের মুশরিক আমরা খ্রিস্টান আমরা মুসলমান না আমরা মুশ্রিক কিন্তু এই কাদিয়ানিরা কোনোদিন বলবে আমরা মুশ্রিক আমরা কাফের আমরা মুরতাদ আমরা বেদিন বরং তারা বলে আমরা আহমদি মুসলিম আহমদী মুসলিম মানে কি মুসলিম মানে রাসুলকে মানি মোহাম্মদুর রাসুল্লাহকে মানি আর আহমদি মানে হলো গোলাম আহমদ কাদিয়ানি এই আহমদকেও মানি একই সঙ্গে দুজনকে মানি তো মুসলমান আমার নবী ছাড়া অন্য কোন নবীকে মানার সুযোগ আছে কেউ যদি বলে হ্যাঁ নবীকে বাদ দিয়ে অন্য কাউকে মানার সুযোগ নাই তবে নবীরাও মানবো অন্য কেউ মানবো সুযোগ আছে তার কালেমা তো আর মোহাম্মদ রসুল্লাহ থাকবে না তার কালেমা হয়ে যাবে মুহাম্মদ অগুলা মাহমুদ রসুল্লাহ তো নিজেদেরকে কাফের বলে না তারপরও গোটা মুসলিম উম্মা তাদেরকে এক বাক্যে কাফের বলে এমনকি তাদের ব্যাপারে ফতোয়া হলো কেউ যদি তাদেরকে জেনে বুঝে কাফের না বলে মনে না করে সেও কাফের কারণ যেই কাফের কুফুর স্পষ্ট এবং প্রকাশ্য তাকে কাফের বলা জরুরি কেন বলেন না না বলার কি কারণ তার মানে তার এটার প্রতি আপনার দুর্বলতা আছে আপনার ভালো লাগা আছে আপনার আকৃষ্টতা আছে কুফুরের প্রতি ভালো লাগাও কুফুর কাদিয়ানিদেরকে যারা কাফের বলে না তারাও কাফের প্রসঙ্গক্রমে আর একটা কথা বলি কাদিয়ানিরা শুধু কাফের না তারা মুরতাদ না তারা জিন্দিক তিনটা তিন জিনিস কাফের আমাদের দেশে অনেক সময় আমরা আন্দোলন করি যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে তো আন্দোলন করি কাদের কাছে এমন সব মানুষদের কাছে যাদের ভেতরেই হয়তো ইমান নয় যারাই হয়তো কোরআনের অধিকাংশ জিনিস মানে না তো এখন ফেরাউনের কাছে গিয়ে হামানের বিরুদ্ধে বিচার দেই মাননীয় ফেরাউন আপনি মহামান্য হামানের বিচার করুন আপনি ফতোয়া দিন যে হামান হলো একটা বাতিল শয়তান খুনির কাছে খুনের বিচার চাই তাগুতের কাছে তাগুতের বিরুদ্ধে বিচার দায়ের করি আরে তারা যে কাফের এটা বলার জন্য আমার আল্লাহর বক্তব্য এবং রাসুলের বক্তব্য যথেষ্ট দুনিয়ার নাস্তিকদের থেকে ফতোয়া বাহির করতে হবে না যে তারা কাফের আর তারা তো তাদেরকে কাফের বলতে চায় ফলাফল কি বলল কাফের পাকিস্তানে তাদেরকে কাফের বলা হয়েছে বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানিদেরকে কাফের বলা হয়েছে পরবর্তী আচরণ কি পরবর্তী আচরণ হলো তারা মনে করে যে তারা চুক্তিবদ্ধ কাফের যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি হলো সকল ধর্ম সমান সকল বাঙালি ভাই ভাই হিন্দু মুসলিম বিভেদ নাই নাহজুবিল্লাহ শুনেছেন না সবাই তাহলে তারা কাফের ঠিক আছে তাদের মসজিদ আমাদের মসজিদ এক হবে না তাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসা এক হবে না কিন্তু তারাও যে সুযোগ সুবিধা পাবে আমরাও সেই সুযোগ সুবিধা পাবো কিন্তু ইসলাম বলে তারা কাফের না মুরতাদ না তারা হলো জিন্দি কাফের বলা হয় যে মৌলিক ভাবে কাফের তো কাফের বিভিন্ন সুযোগ সুবিধা পায় জিম্মি হয় মোয়াহিদ হয় সে চুক্তি করার সুযোগ থাকে চুক্তি করে জিজিয়া দিয়ে সে একজন মুসলমানের মতো রক্তের সম্পদের নিরাপত্তা পায় কিন্তু যেই ব্যক্তি মুরতাদ হয় মুরতাদ বোঝেন আগে মুসলমান ছিল পরে আর ইসলামকে ভালো লাগে না তো এখন বলে এখন থেকে আর আমি ইসলাম মানি না মুখে বলুক বা কাজে প্রকাশ করুক সে হলো মুরতাদ হাদিস বলছে মান বাদ্দালা দীনহু ফাকতুলু যেই ব্যক্তি তার ধর্ম পাল্টে ফেলে ইসলাম পাল্টে ফেলে তার শাস্তি মৃত্যুদণ্ড তোমরা তাকে হত্যা করে ফেলো এটা হলো মুরতাদের শাস্তি কিন্তু কাদিয়ানিদের ব্যাপারে আমরা এই ফতোয়াও দেই না সবাই মুরতাদ কারণ সকল কাদিয়ানি এমন না যে এক সময় মুসলমান ছিল আর পরবর্তীতে কাফের হয়েছে তাদের অনেকে তো এমন জন্মের পর থেকেই তারা এই অবস্থায় আছে তাহলে তারা কি মুরতাদ যেই ব্যক্তি ভালো করে লক্ষ্য রাখবেন এই মাসালা হয়তো জনসাধারণের বোঝা কষ্টকর হবে কিন্তু ইনশাআল্লাহ আলেমরা উপকৃত হবেন মুরতাদ যেই ব্যক্তি হয় সে ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যেমন অনেক শাহবাগী ব্লগাররা তারা বলে আমরা নবী মানি না রসুল মানি না আল্লাহ মানি না আল্লাহকে গালি যায় রসুলকে গালি যায় ইসলামের বিরুদ্ধে বিষজ্ঞার করে কোরআনকে নিয়ে প্রোপাগান্ডা করে ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক হীনতা প্রকাশ করে তারা হলো মুরতাদ কিন্তু যারা জিন্দিক হয় তারা বলে না আমরা কাফের বলে না আল্লাহ রসুল মানি না বরং তারা করে কি ইসলামের বিভিন্ন শাশ্বত অকাত্ম বিধানের অপব্যাখ্যা করে যেমন কাদিয়ানিরা বলে জিহাদ মানি কিন্তু আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানি দুনিয়াতে আসার পর জিহাদের বিধান রহিত হয়ে গেছে এখন শুধু কলমের জিহাদ চলবে ইংরেজদের বিরুদ্ধে কোনো জিহাদ করা যাবে না আমাদের আকাবিররা বুকের রক্ত দিয়ে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ব্রিটিশ বেনিয়ারা এই গোটা ভারতবর্ষকে দখল করে নিয়েছিল শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলাভি রহমতুল্লাহ আলী গোটা হিন্দুস্তানকে দারুল হর্ব যুদ্ধ কবলিত রাষ্ট্র ফতোয়া দিয়েছিলেন এবং তিনি ফতোয়া জারি করেছিলেন প্রত্যেক সক্ষম মুসলমানের উপর এই ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা ফর্জে আইন কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি ভাড়া করে তাকে ইংরেজরা দাঁড় করিয়েছিল তার জীবনের অন্যতম মিশন ছিল সে ফতোয়া দিয়েছে আমি আসার পর কোন জিহাদ টিহাদ চলবে না এই যুগে জিহাদের নামে যা চলে সব জঙ্গিবাদ সব সন্ত্রাস সন্ত্রাসীদের লিডার আর আমি হলাম সুফি আমি হলাম খুব ভালো মানুষ আমি হলাম আদর্শ মুসলিম নাহজুবিল্লাহ জিহাদের পরিভাষা পাল্টে ফেলেছে ইমাম মাহাদির পরিভাষা পাল্টে ফেলেছে ঈসা আলী ইসলামের ব্যাখ্যা পাল্টে ফেলেছে এমনকি শেষ নবীর ব্যাখ্যাও পাল্টে ফেলেছে তো যারা ইসলামের কোন শাশ্বত বিধানের অপব্যাখ্যা করে শিয়া হোক আর কাদিয়ানি হোক তাদেরকে বলা হয় জিন্দিক জিন্দিকের শাস্তি হলো গ্রেফতার করার আগে সে যদি তৌব করে তাহলে মাফের সুযোগ আছে গ্রেফতার করা হলে তার তৌব দুনিয়াতে কবুল করা হয় না আল্লাহ যদি আখেরাতে কবুল করেন আল্লাহর ব্যাপার দুনিয়াতে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড অন্যথায় মানুষ এটাকে ছেলে খেলা বানিয়ে ফেলবে তো আমরা নাস্তিকের কাছে এই বিচার চাই না মূর্তাদের কাছে এই বিচার চাই না তাদেরকে কাফের ফতোয়া দাও আর তারা তো কাফেরই শুধু না তারা তো হলো জিন্দিক কাফের চুক্তিবদ্ধ হলে রক্ত পবিত্র হয় জিন্দিকের রক্ত পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই যদি ধরা খাওয়ার আগে তবা করো ঠিক আছে নইলে মরা সারা বাবা তোমার কোনো গতি নাই তো যেটা বলছিলাম ধর্মের সুরতে যদি আসে সেটাকে অস্বীকার করতে হবে আপনারা যারা আমার সামনে বসে আছেন কেউ কি হিন্দু ধর্মের উপর ইমান রাখেন খ্রিস্ট ধর্মের উপর ইমান রাখেন একইভাবে যেগুলো সুরতে আছে কাদিয়ানি মতবাদের উপর ইমান রাখেন শিয়া মতবাদের উপর ইমান রাখেন এই দেশে শিয়াদের যে এত ভক্ত আছে আমি জানতাম না কিন্তু গতকাল না পরশু দিন ওই যে কাসেম সোলাইমানি সেই ইরানের লিডার সমর নেতা সেনাপতি তার মৃত্যুর পর এই দেশের মুসলমানদের ইমোশন দেখে বুঝলাম রে মুসলমানরা এখনো শিয়া সুন্নি চিনতে পারলো না তাহলে এই সুলাইমানি যে সারা জীবন মুসলমান এই সুন্নিদের আমার আপনার মতো যারা আহলে সুন্নতল জামাতের অনুসারী তাদের রক্তে সারা জীবন নিজের হাতকে রঞ্জিত করেছে ইরাকের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে সারাটা জীবন মিশন বানিয়ে রেখেছে যারা কোরআন মানে রাসুল মানে সাহাবিদেরকে মানে তাদেরকে শেষ করবে এমনকি জীবনে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ হয়নি অন্যান্য এই তাগতি যারা তাগতের লিডার তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ হয়নি সারা জীবন যুদ্ধ করলো মুসলমানের বিরুদ্ধে আর মরার পর হয়ে হয়ে গেল বড় মুজাহিদ উম্মত আজকে আসল বীর চেনে না যারা নিজেদের রক্ত দিয়ে ইসলামের পতাকা সমুন্নত রাখে তাদের নাম মুখে উচ্চারণ করতে ভয় পায় আর বিভিন্ন এই মডারেটদেরকে বের করে তাদেরকে নিজেদের গুরু বানায় তো সকল প্রকার কুফুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে কোন কুফুরের উপর বিশ্বাস রাখা যাবে না আজকাল মানুষ এমন মানুষ পাওয়া যায় না যারা ডেমোক্রেসির উপর ইমান রাখে গণতন্ত্রের উপর ইমান রাখে গণতন্ত্র আমাকে শেখায় সকল ক্ষমতার উৎস হলো জনগণ কোরআন আমাকে শেখায় সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এমনকি নবীর হাতেও এই ক্ষমতা নেই নবীর ব্যাপারে বলা হয়নি ইন্না নবী আলা কুল্লি শাইইন কাদির একমাত্র আল্লাহ হলেন মালিকুল মুলুক সকল রাজা ধীরাজ সর্বময় ক্ষমতার অধিকারী সার্বভৌমত্ব একমাত্র তারই গণতন্ত্র শেখায় বিধান দেওয়ার ক্ষমতা হলো পার্লামেন্টের কোরআন শেখায় ইনিল হুকম ইল্লা বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র অদ্বিতীয় আল্লাহ সুতরাং কেউ যদি বলে আমি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না কিন্তু আমি গণতান্ত্রিক মুসলিম আমি বলবো তুমি হিন্দু মুসলিম এই কথার যে অর্থ আমি গণতান্ত্রিক মুসলিম এই কথারও একই অর্থ বড় দাগে কয়েকটা সমস্যা তুলে ধরি এক নম্বর সমস্যা হলো গণতন্ত্র আল্লাহ রুবুবিয়াত বিশ্বাসী না রুবুবিয়াত মানে যেটা বললাম সর্বময় ক্ষমতার অধিকারী সার্বভৌমত্ব মুসলমান বিশ্বাস করে একমাত্র কার আল্লাহ প্রতিদিন নামাজের মধ্যে ঘোষণা দেয় আলহামদুলিল্লাহ আলামিন আলহামদুলিল্লাহ আলহামদু মানে সকল প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি গোটা জাহানের রব রব শব্দের মধ্যে সব আছে তিনি লালন কর্তা তিনি পালন কর্তা তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তার কথাই আইন তার বাইরে এমন কেউ নেই যার কথাই আইন হতে পারে কিন্তু আমাদের তো বলা হয় স্বাধীন সার্বভৌম স্বাধীনের সঙ্গে অ্যাড করে দেওয়া হয় সার্বভৌম তার মানে বলতে চাই আরে এতদিন কি শিখে এসেছো কোরআন থেকে সার্বভৌমত্ব আল্লাহ আমার কালেমা হলো সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের নাহদুবিল্লাহ ইসলামের কালেমা হলো ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা না পড়লে কোনো মানুষ মুসলমান হতে পারে নাকি আপনাদের শেরপুরে পারে গণতন্ত্রের কালেমা হলো লা ইলাহা ইল্লান্নাস মানুষ হলো উপাস্য for the people by the people আর কি কি সংজ্ঞা দেয় না জনগণের জন্য জনগণের আদেশে তাদের পূজা করব তাদের হাতেই ক্ষমতা তাদের সেবা করে যাব অধিকাংশ জনগণ যেটা বলবে সেটাই আইন কোন দেশে মদ খাওয়া বৈধ কেন অধিকাংশ জনগণ মেনে নিয়েছে কোন দেশে ভাই বোন বিয়ে বৈধ কেন অধিকাংশ জনগণ মেনে নিয়েছে কোন দেশে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে বৈধ সমকামিতা বৈধ কেন অধিকাংশ জনগণ মেনে নিয়েছে তো এক এক দেশের মধ্যে এক এক জিনিস বৈধ হয়ে আছে কেন অধিকাংশ জনগণ মেনে নিয়েছে অথচ ইসলাম বলে অধিকাংশ জনগণ মানুষ না মানব দেখার বিষয় না দেখার বিষয় হলো কোরআন এবং সুন্না কি বলে আমার নবী যেই সমাজে এসেছিলেন আপনার কি মনে হয় সেই সমাজের অধিকাংশ মানুষ হকের উপর ছিল না বাতিলের উপর ছিল এমনকি যেই যুগে ইব্রাহিম আলা নবীনা সালাম মূর্তি ভেঙে বড় মূর্তির গড়ায় কুড়াল ঝুলিয়ে এসেছিলেন মানুষ তাকে নিয়ে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল কোন কোন বর্ণনা অনুসারে দেখা যায় ইব্রাহিমের বয়স ছিল মাত্র ষোলো বছর একা একজন মানুষ নিরীহ মানুষ ফ্যান ফলোয়ার নেই এত ভক্ত অনুসারী শ্রোতা কিচ্ছু নেই বড় বড় মরিদান গোষ্ঠী নেই কিছুই নেই তারপর আল্লাহ ইব্রাহিমের ব্যাপারে বলছে ইন্না ইব্রাহিম কানা উম্মা নিশ্চয়ই ইব্রাহিম একটা জাতি ইব্রাহিম কোন ব্যক্তি না একা একটা মানুষ একটা জাতি হকের উপর যদি একজন মানুষ থাকে একজন মানুষ একটা উন্মত একজন মানুষ একজন মানুষ হকের মাপকাঠি একজন মানুষ জামা গোটা দুনিয়ার সবাই যদি বাতিলের উপর চলে যায় কোনদিন এটা হকের দলিল না ইসলাম মাথা দিয়ে হক মাপে না ইসলাম হক মাপে কোরআন এবং সুন্না দিয়ে আর অধিকাংশ জনগণ কি বললো সবার কথায় লাথি নারী কোরআন এবং সুন্নাকে মাথার উপরে রাখে তোমাদের সবার কথার সঙ্গে মিললেও কোরআন শুননা বাস্তবায়িত থাকবে না মিললেও থাকবে আর সর্বযুগে অধিকাংশ মানুষ তারা গোমরা হয়ে পড়ছিল তো গণতন্ত্রের উপর যেই ব্যক্তি ইমান রাখে তার তো কালেমাই ঠিক নেই ইসলাম বলেছে সে বলে নাস নাস মানে মানুষ আল্লাহ মানে আল্লাহ আমরা বলি আল্লাহ একমাত্র ইলা আল্লাহ একমাত্র তারা বলে মানুষ একমাত্র ইলা মানুষ একমাত্র মাহবুদ মানুষ একমাত্র রব মানুষ একমাত্র মালিকুল মুলুক তারা বলে তাসাউল বাইনাল আদিয়ান সকল ধর্ম সমমর্যাদা যে যে ধর্মই মানুক না কেন যদি এই রাষ্ট্রের অনুসারী হয় মনে আছে তো আমার শুরুর কথা কথা শুনতে ভয় লাগছে কি হবে মরবেন মরলে সমস্যা নেই আল্লাহর পথে যদি মরণ হয় সেই মরণ তো সফল মরণ আর হককে গোপন করে যদি চিরকাল বাঁচতে চান বাঁচতে তো পারবেন না মরণ যখন আসার তখনই আসবে সারা জীবন যদি হক বলে যাই তারপর যেই সময়ে মৃত্যু লেখা এক সেকেন্ড আগে সবাই মিলে চাইলেও আমাকে মারতে পারবেন না আর যদি সারা জীবন তাগতের গোলামি করি মরণ যেই সময়ে লেখা এর চাইতে একদিন বেশিও বাঁচতে পারবো না কোথায় সেই ফেরাউন কোথায় সেই হামান কোথায় সেই করুন কোথায় সেই আবু জাহাল যেই ফেরাউন ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সবচাইতে বড় রব যেই নমরুদ চেয়েছিল আল্লাহকে হত্যা করবে আল্লাহকে দেখে নেবে আল্লাহর দিকে তীর ছড়বে কোথায় সেই ফেরাউন কোথায় সেই নমরুদ কেমন দেখতে ছিল তারা আমাদেরকে পারলে বলে শোনান সবাই কালের আবর্তে হারিয়ে গিয়েছে বাঁচতে পারেনি আমি আপনিও বাঁচতে পারবো না মরণ যখন আসে তখনই আসে সকল ধর্ম সমমর্যাদার এমনকি যেই লোক আল্লাহ এবং তার রাসুলকে গালি দেয় তার মর্যাদাও যা তোমার মর্যাদাও তা গোটা দুনিয়ার এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারীরা নিজেদের উপর ফরজ করে নিয়েছে যে তারা দুনিয়ার সকল নাস্তিক বেঈমানকেও প্রশ্রয় দেবে হেফাজতের ময়দানে হেফাজতের পক্ষে বিপক্ষে বলা উদ্দেশ্য না এখানে কোনো দলের মঞ্চ না বলা উদ্দেশ্য দশ লক্ষ মানুষের বুকে যারা গুলি চালায় শাহবাগের মধ্যে এত ফেতনা করার পরও তাদেরকে কেন সর্বপ্রকার সুযোগ সুবিধা দিয়ে যায় এই যে প্রশ্রয়গুলো দিচ্ছে শুধু এক দেশে না সারা দুনিয়ার মধ্যেই দিচ্ছে এই প্রশ্রয়গুলো কেন দিচ্ছে কারণ গণতন্ত্রের অংশই এটা সবাইকে খুশি রাখতে হবে যখন যেদিকে জোয়ার যায় আমাকেও সেদিকে থাকতে হবে কোরআনের সঙ্গে মিললেও থাকবো না মিললেও থাকবো যদি সংখ্যাগরিষ্ঠ এখন কোরআনের কথা বলে হ্যাঁ আমরাও আছি কোরআন কোরআন কোরআন সংখ্যাগরিষ্ঠ যদি তাগতের পক্ষে বলে হ্যাঁ এটাই বাস্তবায়িত হবে ইসলাম বাদ তো তাসাউল বেইনাল আদিয়ান সকল ধর্ম সমমর্যাদা এর পাশাপাশি আমাদেরকে শেখায় যার সঙ্গে অনেকগুলো বিষয় সম্পর্কিত যেখানে গণতন্ত্র চলবে সেখানে জাতীয়তাবাদ থাকবে জাতীয়তাবাদ মানে একটা নির্ধারিত রাষ্ট্র থাকবে সেই রাষ্ট্রের সকল জনগণ তারা একটা জাতি হবে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করবে এর বাইরে যারা থাকবে তারা অন্য জাতি হবে যখন বাবরি মসজিদ ভাঙা হয় যখন বাবরি মসজিদের ব্যাপারে ফয়সলা দেওয়া হয় মুসলমান একটু প্রতিবাদ করে বুকের এই আগুনটাকে একটু দমন করবে সেই সুযোগ তাদেরকে দেওয়া হয় না আমাদের মসজিদের সামনে গাড়ির পর গাড়ি হাজির হুজুর আজকে সব বয়ান করেন ভালো কথায় বাবরি মসজিদ নিয়ে বয়ান করতে পারবেন না যে কেন পারবো না এটা হলো ভারতের অভ্যন্তরীণ ইস্যু তা আমি বললাম আমরাও তো ভারতের অভ্যন্তরীণ রাষ্ট্রের সমস্যা কি তো বাবরি মসজিদ আজকে ভাঙা হচ্ছে বলা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ইস্যু লাল মসজিদ শহীদ করা হচ্ছে বলা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু মুসলমানদের প্রথম কেবলা হায়রে মুসলমান কপাল পরা মুসলমান তাদের প্রথম কেবলা ইহুদিরা দখল করে রেখেছে কয়েকবার আগুন লাগিয়েছে সামনে চূড়ান্ত ভাঙে ভেঙে কেলা ফেলার পরিকল্পনা করছে সেখানে ভেঙে তারপর সুলাইমানি হাইকাল টেম্পল নিমরণ করবে সেখানে সেখানে দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের পূজা করবে তো বলা হবে এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয় হয় দুই দিন পর যখন তোমার নবীর লাশ চুরি করতে আসবে দুই দিন পর যখন কাপড় ভাঙতে আসবে তখন তো বলা হবে এটাও সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয় অথচ যেই দিন কালেমা পড়েছি সেই দিন বুকের ভেতরে এই চেতনা ধারণ করেছি চীন ও আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হ্যাঁ হাম ওতন হ্যাঁ সারা জাহা হামারা গোটা দুনিয়া কারণ আগে আমি শুরুতে বলেছি দুনিয়া আল্লাহ আর আমরা হলাম আল্লাহর প্রতিনিধি দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত করব এজন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আর একজন সাধারণ সাহাবি যার নাম রিবাই যার নামও হয়তো অনেকে শোনেননি একটা হাদিসে যার থেকে পাওয়া যায় বাদশাহ রুস্তমের দরবারে দাঁড়িয়ে বলছে আল্লাহ রুস্তম জিজ্ঞেস করেছিল কেন এসেছো এখানে আমাদের বিরুদ্ধে লড়াই করতে টাকা চাও কত লাগবে বড় টাকা দিয়ে দেবো অন্য যা চাও মুখ খুলে নির্দিধায় বলে ফেলো রুস্তুম বলে আরে আমরা তো আসিনি রেবে বলছে আল্লাহ তাহানা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন জানো যেন গোটা দুনিয়ার সকল মানুষকে তোমাদের মতো জালেমদের গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে পারি এজন্য আফগানিস্তানে মানুষ মারে ইরাকে মানুষ মারে আপনি কি ভাবেন শুধু আমেরিকা মারে আমেরিকার এত শক্তি নাই শুধু আমেরিকা মারলে কবেই কবর ভেঙে যেত তারা বায়ান্নটা দেশ মেলে জোট পাকিয়ে মুসলমানদেরকে মারবে আর মুসলমান প্রতিবাদটুকু করতে পারবে না প্রতিবাদ করলেও সেটা জঙ্গিবাদ উস্কানি হয়ে যাবে নাজুবিল্লাহ তো ধীরে ধীরে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে এক তো দেশে দেশে বিভক্ত এক দেশের মধ্যেও মুসলমানদের কত ভারসাম এক একজন এক এক ঘরনার মুসলমান আর কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট কেউ ভাবছে মাদ্রাসার সংখ্যা বাড়লে অটোমেটিক ইসলাম কায়েম হবে মসজিদে টাইলস আর এসি লাগলে ইসলাম কায়েম হবে কেউ ভাবছে ইস্তেমা সদস্য বেশি হলে ইসলাম কায়েম হয়ে যাবে কেউ ভাবছে সবাই যদি খানকামুখী হয় আর জিকির করতে থাকে অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে দুনিয়ার এই তাগুতি নিজাম আমাদেরকে বুঝিয়েছে ইসলামকে দুই ভাগে ভাগ করলাম এক ভাগের নাম হলো ব্যক্তিগত ইসলাম এক ভাগের নাম হলো রাজনৈতিক ইসলাম ব্যক্তিগত ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম যা ইচ্ছা করো কোনো আপত্তি নাই নামাজি হতে চাও হও হাজি হবে হও কোনো বাধা দেব না কোন প্রকার এখানে আমি আপত্তি করব না কিন্তু রাজনৈতিক ইসলাম আমার হাতে যখন যেভাবে মনে চায় সেভাবে আমি এটাকে কাজ ছাড় করব তো মুসলমান ভাবছে হ্যাঁ বড় তো ইসলামের উপর আছি ইসলাম পালন করে উল্টে ফেলছি কিন্তু আল্লাহ তো কোরআনে পরিপূর্ণ ইসলাম মানতে বলেছিলেন আর ইসলাম কায়েম না থাকলে মুসলমান ভেতরে যতই ইখলাস থাকুক যতই আত্মশুদ্ধি থাকুক কোনোদিনও পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন না বিচার দরকার বিচার বিচার ব্যবস্থা যদি ইসলামে না হয় কিভাবে এই ক্ষেত্রে ইসলাম পালন করবেন আমাকে বোঝান ইসলামী অর্থনীতির আলোকে আপনি আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চান অন্যান্য লেনদেন পরিচালনা করতে চান অর্থনৈতিক ক্ষেত্রে যদি ইসলাম না থাকে কিভাবে করবেন চাইবেন হালাল ইনকাম করতে অটোমেটিক বাধ্য হবেন হারামের মিশ্রণ ঘটাতে চাইলেও সম্ভব না মুসলমান ভাবছে ইসলাম মানে নামাজ রোজা হজ জাকাত শুধু এর নামে ইসলাম এটা তো মক্কি যুগের ইসলাম না হলো আজকাল তো অনেকে বলো আমরা হলাম নিরীহ মুসলমান শান্তিকে আমি মুসলমান মক্কি যুগের মুসলমান এত ভেজাল টাজালে আমরা নাই নবীন নয়তো কামকাজ ছিল না তার জীবনের দাম ছিল না তাই বদরহুদ খন্দকে দৌড়ায় আমাদের জীবনের কত দাম আমরা মরে গেলে তো ইসলাম শেষ নাহজুবিল্লাহ আরে মুসলমান সকাল থেকে রাত পর্যন্ত যেই বাক্যটা সবচেয়ে বেশি একজন মুসলমান বলে সেই বাক্য হলো আল্লাহ আকবার আজানে আল্লাহ আকবর ইকামত আল্লাহ আকবর নামাজের মধ্যে এক রকম থেকে আরেক যাওয়ার সময় আল্লাহ আকবর উঁচু জায়গায় যাওয়ার সময় আল্লাহ আকবর যাওয়ার সময় আল্লাহ আকবর তো বারবার বারবার বারবার কেন আল্লাহ আকবর বলানো হয় আল্লাহ আকবর না বললে আজান হয় না একামত হয় না নামাজ হয় না এত গুরুত্ব কেন আল্লাহ আকবরের আল্লাহ আমাকে কি মেসেজ দিতে চান জিকিরটা আছে সুবাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে কত কিছুই তো আছে আল্লাহ আকবরের মধ্যে কি মেসেজ লুকায়িত আছে আরে আল্লাহ আল্লাহ আকবর মানে কি যদি একটু ভাবতো উত্তর পেয়ে যেত আল্লাহ আকবর আল্লাহ সবার চাইতে বড় তবে আমেরিকার চাইতে ছোট ইসরায়েলের চাইতে ছোট এই নাস্তিক মোর্তাদ বেদিনদের চাইতে ছোট যেই মুসলমান এতবার আল্লাহ আকবর বলার পর দিলে আল্লাহর বরত্ব বসাতে পারে না তার জন্য তো লাঞ্ছনাই উত্তম শাস্তি এজন্যই তো লাঞ্ছনা আসছে আরে মুসলমান কাকে ভয় পাও তুমি জঙ্গি বিমান ফাইটার আর ড্রোন কে ভয় পাচ্ছ একটু ভাবছো না কোন আকাশ দিয়ে এই বিমানগুলো ওরে সেই আকাশ কার সৃষ্টি আর এই বিমানগুলো যত উপরে যাক ক্ষেপণাস্ত্র মারুক আর পারমাণবিক মারুক তোমার রবের আরস পর্যন্ত তো বসতে পারবে না তো কেন এগুলোকে ভয় পাচ্ছ আতাকশা ওনার নাস ও আহাক্কাম তাকশা বান্দা তোমরা কি মানুষকে ভয় পাচ্ছ অথচ ভয় পাওয়ার হকদার ছিল একমাত্র আল্লাহ এক অন্তরের মধ্যে একই সময় আল্লাহর ভয় এবং তাগুতের ভয় কোনোদিন একত্রিত হতে পারে না যার ভেতরে তাওতের ভয় আছে নিজেকে যতই আল্লাহ ভীরু হিসাবে দেখানোর চেষ্টা করুক না কেন সে কোনোদিনও আল্লাহ ভীরু না কোরআন খুলেন সূরাতুল ফাতির আয়াত নম্বর 28 পার নম্বর 22 ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা বান্দাদের মধ্যে হতে আল্লাহকে ভয় করে আলেমরা কি অর্থ যারা আলেম না তারা কি আল্লাহকে ডরায় না এখানে যারা আছেন সবাই কি আলেম তাই বলে আপনারা কি আল্লাহকে ভয় করেন না শেষ রাত্রে উঠে আল্লাহ সামনে যে দাঁড়িয়ে যান গুনা সামনে আসার পরও সুযোগ আসার পরও যে গুণা করেন না কার ভয়ে আল্লাহর ভয়ে কিন্তু কোরআন বলছে আল্লাহকে ভয় করে একমাত্র আলেম অর্থ কি উদ্দেশ্য কি ব্যাখ্যা কি মর্ম কি জানি না বুঝি না জানার আগ্রহ নেই বোঝারও কোনো চেষ্টা নেই যে একজন আলেমের প্রকৃত পরিচয় একজন হকপন্থী আলেমের নিদর্শন এবং প্রতীক হলো তার অন্তরে আল্লাহর ভয় থাকবে গোটা দুনিয়ার মানুষ যদি তাহলে ভয় পায় গোটা দুনিয়ার মানুষ যদি জালিমের শক্তি দেখে প্রেশার হয়ে যায় তারপরে যেই ব্যক্তি হকপন্থী আলেম হবে তার নিদর্শন হলো তার অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে আর যার অন্তরে আল্লাহর ভয় নাই নিজেকে আলেম বলতে চাইলেও আল্লাহর তালিকায় সে কোনো আলেম না মুসলমান তার নজর তো শক্তির দিকে থাকে না বাহ্যিক প্রস্তুতির দিকে থাকে না বদরের ময়দানে শত্রু শত্রুর সামনে দাঁড়ানোর মতো শক্তি ছিল না অসম লড়াই আর এই যুগে কি অসম লড়াই হয় এর চেয়ে কোটি গুণ বেশি অসম লড়াই ফেদাই হামলা সবচেয়ে বড় দলিল তো বদল তাই বদরের ময়দানে মুসলমানরা দণ্ডায়মান দৃষ্টি আল্লাহর দিকে আল্লাহ বিজয় এনে দিয়েছেন হুনাইনের ময়দান মুসলমানদের সংখ্যা কাফেরদের সংখ্যা চেয়ে কম মার খেয়ে পালানোর জায়গা পায় না কোন দিকে দৌড়ে ভাগবে এমন জায়গা খুঁজে পাচ্ছে না চারদিক থেকে বৃষ্টির মতো তীর আসছে তো জাতীয়তাবাদ গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত পুঁজিবাদ লম্বা আলোচনার দিকে যাচ্ছে না ক্যাপিটালিজম অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদ গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত একইভাবে ইসলামের অনেক বড় বড় ভিত্তি ভেঙে দিয়েছে তো লম্বা আলোচনায় যাওয়ার উদ্দেশ্য না তো যেটা বলছিলাম কোন লোক সে বলবে আমি গণতান্ত্রিক প্লাস আমি মুসলিম কিভাবে সম্ভব তাহলে তো কেউ বলতে পারে আমি হিন্দু প্লাস আমি মুসলিম এটাও একত্রিত হওয়া সম্ভব আরেকজন দাঁড়িয়ে বলবে আমি গণতন্ত্র মানি কুফরি জিনিসগুলো মানি না ভালো জিনিসগুলো মানি তাহলে আরেকজন দাঁড়িয়ে বলুক আমি হিন্দু হিন্দুর ধর্মে সমস্যার দিকগুলো মানি না ভালো দিকগুলো মানি কথা তো একই হয়ে যাচ্ছে কুফরি মতবাদ যার মধ্যে একটা অংশের কুফরি আছে সেটাকে গ্রহণ করার সুযোগ নেই গণতন্ত্র মানে জনগণের শাসন যদি আল্লাহ শাসন বসাতে চান সেটা আর গণতন্ত্র থাকে না ইসলামী শাসনতন্ত্র হয় দলের নাম বলছি না শব্দ আল্লাহ শাসন হয়ে যায় তো একইভাবে আরো যত ধরনের কুফরি মতবাদ আছে কুফরি তন্ত্র মন্ত্র আছে সবগুলো থেকে যদি অন্তরকে পাক না করেন লা ইলাহাই হয়নি ইল্লাল্লাহ তো পরে মুসলমান ইমানের ক্ষেত্রে শহুরে আর গ্রাম্য শিক্ষিত অশিক্ষিত কালা সাদা বুড়া যুবক কোনো ভাগ নাই যদি আল্লাহ সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ গ্রামে থাকতাম শেরপুর জেলার নালিতাবাড়ি থানার আমবাগান এলাকায় থাকতাম এত কিছু বুঝতাম না আমাদেরকে হয়তো বোঝানো হয়নি আর কোনোদিন কেউ বোঝাতে আসলে আমরা উঠে উঠে চলে গিয়েছি কথা শুনিনি এই কথা ভালো লাগেনি মায়ের গল্প শোনায় না বাবার কাছে শোনায় না এগুলো কি বলে সুরটুর দেয় না হুঙ্কার ছাড়ে না এগুলোকে শুনতে ভালো লাগে আল্লাহ শুনিনি তো সুতরাং আমাদের কোনো পাপ নাই তাদেরকে ধরো কেমতের দিন এই কথা বললে মুক্তি পাওয়া যাবে আমার নবী যে সময় দুনিয়াতে ছিলেন একই সময় দুজন ভণ্ড নবী ছিল একজনের নাম মুসাইলামা কাজাব আর একজনের নাম আসওয়াদ আনসি হক নবী একজন ভণ্ড নবী দুইজন তো কোন জালেম যদি দুনিয়াতে সেই ভণ্ড নবীর অনুসরণ করে আর কেয়ামতের দিন আল্লাহ সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি বুঝিনি হকের পক্ষে ছিল একজন বাতিলের পক্ষে ছিল দুইজন সংখ্যা দেখে আমি তাদের উপর ইমান এনেছি আমার কোনো দোষ নেই তাদেরকে ধরো এই কথা বললে মুক্তি পাওয়া যাবে কেয়ামতের দিন জাহান্নামীরা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা সাবিলা হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতা এবং বড়দের অনুসরণ করেছি তারা আমাদেরকে বিপদগামী করেছে রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাব আজকে তাদেরকে দ্বিগুণ আযাব দিন লানান কাবীরা তাদের উপর আপনার বড় লানত বর্ষণ করুন কিন্তু এই কথা বললে তাদের শাস্তি যদি দ্বিগুণ হয় আপনার শাস্তি তো আর মাফ নেই তো এজন্য চোখ বন্ধ হওয়ার আগেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে ভেতরের ইমানটা মজবুত করতে হবে জ্ঞানগত ভাবেও সিরিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে কর্মগত ভাবেও সিরিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে আজকাল মানুষ বড় দুঃখজনক হল যারা পুঁজিবাদের ধ্বজাধারী ব্যাংকে চাকরি করে বিভিন্ন ধরনের হারামের সঙ্গে সম্পর্কিত থাকে মানুষ বোঝে তার উপার্জনটা হারাম কিন্তু যারা কুফুরকে জীবিত রাখে কুফরের ধ্বজাধারী কুফরি বিচার ব্যবস্থা হোক কুফরের সামরিক ব্যবস্থা হোক কুফরের রাজনৈতিক ব্যবস্থা হোক যারা এগুলোকে টিকিয়ে রাখে শুধু টিকিয়ে রাখে না কেউ যদি বিরোধিতা করতে চায় কোরআন দিয়েও দলিল দেয় এমনকি তাকে শেষ করে ষড়যন্ত্র করে মানুষ তাদের ইনকামকে কোনোদিন হারাম ভাবে না বরং ভাবে এটাই আদর্শ এটাই পিওর হালাল এই যে মাথার সেট পরিবর্তন করে দেওয়া হয়েছে ইমান আর কুফুরের পার্থক্য আজকে সামনে নেই কোরআনের আরেক নাম হলো ফোরকান আঠারো নম্বর পারা সর্বশেষ সুরার নাম হলো ফুরকান ফুরকান কল্যাণের আধার হয়েছেন সেই সত্তা যিনি তার বান্দার উপর ফোরকান নাজিল করেছেন ফোরকান মানে পার্থক্যকারী হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী এই কোরআন আল্লাহ নাজিল করেছেন যেন মানুষ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে এই জন্য আজকাল মানুষ আর কোরআন পড়ে না কেন যদি কোরআন পড়ি চিনে ফেলবো এটা বাতিল বাতিল চিনলে তো আবার বাতিল থেকে বের হতে হবে বের হতে চাইলে তো ইনকাম কমে যাবে দুনিয়াতে বিপদে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে কোরআন নিজে তো শোনে না অন্যকে শুনতেও দেয় না وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه আল্লাহ বলেন কাফেরদের স্বভাব হলো তারা বলে কোরআন নিজেরা শুনবেও না আর যেখানে কোরআনের আলোচনা হবে হট্টগোল সৃষ্টি করবে তার মানে সোজা বাংলায় বললে কোরআন শুনবেও না শুনতেও দিবে না তাহলে কি হবে লাআল্লাকুম তাগলিবুন তোমরা বিজয়ী হবে মানুষ যদি কোরআন জেনে ফেলে তোমাদের ভণ্ডামি প্রকাশিত হয়ে যাবে তাহলে তোমরা পরাজিত হবে আর বিজয়ী থাকতে পারবে না তো এই জন্য দেখেন না এই তাফসির ও কোরআনের যে মজলিস হয় অনেক সময় আমাদেরকে বলা হয় হুজুর আলোচনা করবেন ভালো কথা কিন্তু আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবেন মাঝখানের কথাটা যেন আলোচনায় না আসে কেন আসলে কি হবে ওই যে আল্লাকুম তাগলিবন তারা আর জয়ী হতে পারবে না কোরআন জয়ী হয়ে যাবে কারণ মানুষ শহরের মানুষ হোক আর গ্রামের মানুষ হোক সবাই সত্য চায় জীবন একটা এই জীবনকে তারা বাতিলের পেছনে ছুটাতে চায় না হকের পেছনে ছুটাতে চায় তো মানুষ যদি হক চিনে ফেলে মানুষ তার বাতিলের মরিচিকার পেছনে ছুটবে না এজন্য তারা নিজেরা হকের উপর উঠবেও না দেখেও না দেখার ভান করবে আর কাউকে হক সম্পর্কে জানতেও দেবে তো যেটা বলছিলাম তাগতের একটা বৈশিষ্ট্য হলো মানুষ তাগুতের উপর বিশ্বাস রাখে তাগুতের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোরআন বলছে ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ যারা তাগুতের গোলামি পরিহার করে এবং আল্লাহর দিকে অভিমুখী হয় লাহুমুল বুশরা একমাত্র তাদের জন্য সুসংবাদ আর যারা আল্লাহর গোলামি করে তাগুতের গোলামি করে তাদের জন্য কোনো সুসংবাদ নেই তার মানে তাগুতের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দুনিয়ার মানুষ তাগুতের গোলামিও করে তিন নম্বর বৈশিষ্ট্য আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা কল্পনা করে তাদের ভেতরে ঈমান আছে কল্পনা করে মানে বাস্তবে ঈমান নাই তাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাহাকামুন ইলা তাগুত বিচার দরকার চলে যায় তাগুতের কাছে একটু নিজেকে জিজ্ঞেস করি আমরাও বিচার চাইতে কার কাছে যাই আল্লাহ আল্লাহ আল্লাহ যদি বিচার পাওয়ার কোনো দুয়ার খোলা নাও থাকে একটা দুয়ার তো খোলা আছে যত বিচার আছে সেখানে জমিয়ে দিই কিন্তু সমাজের এক নির্মম বাস্তবতা কেউ মন খারাপ করবেন না কিছুদিন আগে ছেলে ধরার একটা গুজব ছড়িয়েছিল শুনেছেন তো সবাই এই এক গুজবে কত নিরাপরাধ মানুষেরও প্রাণ গেল এমনও হয়েছে ঢাকা বাড্ডায় এক মা সন্তানকে নিয়ে এসেছেন স্কুলে ভর্তি করাবেন কিন্তু সেখানে তাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তো বাঙালির কি জজবা কি আবেগ একটা গুজব উঠেছে কোনো তাহকিক নাই কোনো যাচাই বাছাই নাই ব্যাস গুজবে কান দিয়ে মানুষকে প্রাণে মেরে ফেলে আর যখন আল্লাহর নবীকে গালি দেয় তখন আর কারো চেতনা দণ্ড জাগ্রত হয় না তখন চলে যায় তাগুতের কাছে বিচার তাও কেমন বিচার একজনের জন্য ছয়জন জীবন দিতে রাজি হয়ে যায় কিন্তু এখানে বোঝে না যদি বিচার যার কাছে চাই বিচার আদৌ পাবো কিনা যদি বিচার না পাই তাই বলে কি আমার নবীর ইজ্জত এত শক্ত হয়ে গেল আরে আমার মায়ের ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে আমার স্ত্রী ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে কোনো মেয়ে কি খুব ভালো করে বুঝে নেই কিন্তু আমার নবীর স্ত্রী আয়েশাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার নবীর মা আমের ইজ্জত নিয়ে যদি কথা বলে আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে তখন আপনার চেতনা জাগ্রত হয় না আমরা নিরীহ আমরা শান্তি কামী তো মুসলমান তার নিজের জীবনের চাইতে তার নবীর জীবনের দাম কমে গেছে অথচ এই যে জীবনটা এই জীবনের উপর আমার নিজের অধিকার যত বেশি নবীর অধিকার তার চেয়ে বেশি বুঝে ঠিক বলছেন কিনা আমি জানি না ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আত্মহত্যা করা জায়েজ না না জায়েজ বলেন দেখি আপনি আপনার জীবনের উপর বিরক্ত হয়ে কোনো পাহাড়ের উপর উঠলেন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দেব ইসলাম বলবে জায়েজ নাই সকল মাঝহাব বা লামাজহাব সবাই ফতোয়া দিবে এটা হারাম কিন্তু আমার নবী যদি তার উম্মতকে বলে কোন উম্মতকে হে আমার অমুক উম্মতি তুমি পাহাড়ের উপর যাও গিয়ে সেখান থেকে ঝাঁপ দাও দুনিয়ার সকল মুফতি ফতোয়া দিতে বাধ্য সেই উম্মতের উপর পাহাড় থেকে ঝাঁপ দেওয়া ওয়াজিব হয়ে যাবে কি বুঝলেন নিজের জীবন নিজে শেষ করা যায় যে নাই নবী বললে ওয়াজিব হয়ে যায় তার মানে এই যে জীবনটা যেই জীবনটা আমার আমার জীবনের উপর আমার নিজের অধিকার যত বেশি নবীর অধিকার তার চেয়েও বেশি প্রেমিকার জন্য জীবন দেয় নবীর জন্য জীবন দেওয়ার আগ্রহ জায়গা যারা শরীর কোনো ওজোর ছাড়া শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া হেলায় খেলায় খুশিতে নিজের পছন্দের কারণে তাগুতের কাছে বিচার প্রার্থী হয় আল্লাহ বলেন তারা কল্পনা করে ভিতরে ইমান আছে আসলে ইমান নাই তিন বৈশিষ্ট্য বললাম এক নম্বরে হলো কিছু লোক তাগতের উপর ইমান রাখে কিছু লোক ইমান না রাখলেও গোলামি করে কিছু লোক গোলামি না করলেও বিচার প্রার্থী হয় আর চতুর্থ শ্রেণী হলো যারা ঈমান এনেছে আল্লাহর পথে লড়ে যায় আর যারা কুফর অবলম্বন করেছে তাগুতের পথে লড়ে যায় তার মানে কিছু মানুষ তারা তাগুতের নিজাম রক্ষা করার জন্য লড়াই করে ঠিক তারা নিজের ফরজ মনে করে ফরজ যদি আমাকে বলে তাওহিদ জনতার বুকে গুনে চালাতে হবে আদেশ হয়েছে তাই করব কেমন লোকে বাসুল দেখার বিষয় না কত বড় আলেমের বুকে গুলি লাগলো বাবুনগরের বুকে গুলি রাখলো না আহমদ শফির বুকে গুলি রাখলো দেখার বিষয় না আমাকে যদি বলা হয় সাহাবির বুকেও মারবো নবীর বুকেও মারবো নাজুবিল্লাহ তারা তাদের ফরজ মনে করে যদি আদেশ করা হয় পতিতালয় রক্ষা করতে হবে সুদী ব্যবস্থা রক্ষা করতে হবে মদের বাপ পাহারা দিতে হবে সকল প্রকার অন্যায়কে প্রশ্রয় দিতে হবে আর কোরআনের কথা কেউ বললে তাকে সাহায্য করতে হবে আজকাল কোরআনের কথা বললেও হয়ে যায় অপরাধ তারা বলে আমরাও কোরআন মানি আমরাও ইসলাম মানি কোন কোরআন মানো কেউ কেউ বলে আজকাল জেহাদের নামে উগ্রবাদ এবং জঙ্গিবাদ উসকে দেওয়া হচ্ছে তো ঠিক আছে ভালো কথা তুমি সঠিক জিহাদটা আমার সামনে আনো দেখো সবাই ভুল জিহাদ বলছে ঠিক আছে গোটা দুনিয়া জিহাদের ভুল ব্যাখ্যা করছে তোমার কাছে সঠিক ব্যাখ্যা আছে তোমার ব্যাখ্যা সামনে এনে দেখাও এবং সেই ব্যাখ্যার প্রয়োগ কোথায় সেটাও দেখাও কারণ হাদিস তো মানেন সবাই নাকি এমন কেউ আছেন যে হাদিস মানেন না রাসূল বলছেন আল জিহাদু মাউদিন মুবাআসানি আল্লাহ ইলা ইউকাতিল আখির হাদিহি আল উম্মাহ আল মাসিহ আদ দাজ্জাল যেদিন আল্লাহ আমাকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়েছেন সেদিন থেকে আমার উম্মতের শেষ ভাগ যতদিন না দাজ্জালের সঙ্গে লড়াই করবে ততদিন পর্যন্ত জিহাদ জারি থাকবে যার মধ্যে এই যুগটা নাই এই 100 বছর নাই নাকি দাজ্জাল মরে গেছে তো না মরলে জিহাদের বিধান আছে নাকি নাই সহি মুসলিম শরীফ খুলে দেখেন রাসূল বলছেন লাইয়া ব্রাহা হাদাদ দীন কায়মা ইসলাম কায়েম থাকবে ইউকাতিলু আলাইহি ইসাবাতুন মিনাল মুসলিমিন এক দল ইসলামের উপর লড়াই চালিয়ে যাবে কোরআন বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ততদিন পর্যন্ত লড়াই চলবে ততদিন পর্যন্ত জিহাদ চলবে যতদিন একটা ফিতনাও বাকি থাকবে ফেতনা হলো কুফুর ফেতনা হলো শিরিক সর্বশেষ ফেতনা হলো দাজ্জাল দাজ্জাল মরে যাবে জিহাদ শেষ হয়ে যাবে আর জিহাদ সামনে আগাবে না কেয়ামতের আগের দিন পর্যন্ত জিহাদ চলবে না কিন্তু এই মাঝের সময় এতগুলো সহি হাদিস যে এই ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবে না বলছে সব যুগে জিহাদ থাকবে কেন কারণ ফেরাউনরা মরে যায়নি এক ফেরাউন মরেছে এক ফেরাউন লোকান্তরে কি বলে লক্ষ ফেরাউন ঘরে ঘরে এক ফেরাউন মরেছে কেয়ামত পর্যন্ত হাজার লক্ষ ফেরাউন আসবে ইসলামের নিজাম ছিল বাতিল যদি আসে নমরুদের সুরতে হক চলে আসে ইব্রাহিমের সুরতে বাতিল যদি আসে ফেরাউনের সুরতে হক চলে আসে মুসার সুরতে বাতিল যদি আসে জাদুঘরের সুরতে হক চলে আসে ঈসার সুরতে বাতিল যদি আসে সাহিত্যিকদের সুরতে নেতাদের সুরতে হক চলে আসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সুরতে সব যুগেই হক এবং এই বাতিলের দ্বন্দ্ব চলমান ছিল আরে আজকে নিজেকে পরিচয় দাও ইমাম আবু হানিফাকে অনুসরণ করো তোমার ইমামের লাশ বের হয়েছিল জেলখানা থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে নির্মম ভাবে জেলে নিয়ে পিটানো হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম আহলে সুন্নাত ওয়াল জামা বছরের পর বছর তাকে নির্মম ভাবে ব্যত্রাঘাত করা হয়েছিল আর যাদের কথাই তুমি উল্লেখ করো না কেন কার কথা বলবে ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম হাফেজ ইবনে কাসির অথবা কাছে কাছে যুগের শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি অথবা শাইখুল আরবি আল আজম হুসাইন আহমদ আল মাদানি কার কথাই তুমি বলবে তাদের ইতিহাসগুলো একটু পড়ে দেয় এমনকি একটা ঘটনাই শুধু বলি আহমদ আলী লাহরি রহমতুল্লাহ শেখুর তফসির ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ছিলেন তাকে ব্রিটিশরা ধরে নিয়ে গেল নির্মম নির্যাতন করে তাকে এক জায়গায় ফেলে রাখল বেলালকে শাস্তি দেওয়া হয়েছিল গরম দিয়ে জানেন না বেলাল নদী আল্লাহ ঘটনা সবাই উপরেও গরম নিচেও গরম নিচে হলো মরুভূমির উত্তপ্ত বালু বুকের উপরে শক্ত পাথর নিচেও গরম উপরেও গরম বেলালের চামড়া যেন ঝলসে যায় আর আহমদ আলী লাহরিকে ফেলে রাখা হয়েছে বরফের উপর উপরেও বরফ নিচেও বরফ ঠান্ডা দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে পরে থাকতে থাকতে থাকতে এক পর্যায়ে তারা ভাবলো শেষ মরে গিয়েছে গোটা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে তো মরা মানুষকে যা করে উপর থেকে বরফ সরিয়ে টেনে হেঁচড়ে বের করে এক কোনায় ফেলে রাখা দীর্ঘ সময় পর আহমদ আলী লাহরি রহমতুল্লাহ চোখ খুললেন এক ইংরেজ অফিসার আসলো আসার পর বলল কি মৌলবি আহমদ আলী লাহরি শরীর তো দেখে ঠান্ডা হয়ে গেছে কেমন লাগছে মজা পাচ্ছ তোমাদের জেহাদের এই যুগে মুসলমানদের ইজ্জত আব্রু আমার মা এবং বোনের সম্ভ্রম যতটা সস্তা হয়ে গিয়েছে কোন যুগে কোন প্রাণীর ইজ্জত মনে হয় এত সস্তা ছিল না কিন্তু এই যুগে বাতিলের মোকাবেলায় হক কোথায় সবাই ভুল ব্যাখ্যা দিচ্ছে অপব্যাখ্যা করছে তোমার সঠিক ব্যাখ্যা আনো তোমার ব্যাখ্যা অনুযায়ী তুমি আমাকে পথ দেখাও কোন পথে আগালে এই বাতিলকে দমন করা যাবে এবং আল্লাহর জমিন আল্লাহর কালিমাকে সমুন্নত করা যাবে পারলে দেখাও না পারলে মুখ বন্ধ করে রাখো তো তাগুতের এই চার মাধ্যম যে কিছু মানুষ তাদের প্রতি বিশ্বাস রাখে কিছু মানুষ তাদের গোলামি করে কিছু মানুষ তাদের কাছে বিচার প্রার্থী হয় আর কিছু মানুষ তাদের পথে লড়াই চালিয়ে যায় আমরা যদি মুসলমান হতে চাই তাগতের উপর বিশ্বাসও রাখা যাবে তাগতের গোলামিও করা যাবে তাগতের কাছে যতই প্রয়োজন হোক বিচার প্রার্থনা করা যাবে আর তাগতি নিজাম রক্ষা করার জন্য লড়াই করা যাবে এই চারোটা কাজ থেকে যদি মুক্ত হই লাহা হয়েছে আশা করি ইল্লাল্লাহর পথে আমরা আগাতে পারি একাংশ বলতে বলতে মনে হয় আপনারা সবাই ক্লান্ত হয়ে গিয়েছেন শুরুতে একটা কথা আমি বাকি রেখেছিলাম না যে রসুল বলেছেন আমি তোমাদেরকে পাঁচ কাজের আদেশ দিচ্ছি যেই পাঁচ কাজের আদেশ আমাকে দিয়েছেন স্বয়ং আল্লাহ লম্বা হাদিস তিরমিজ শরীফ কারো বাসায় থাকলে খুলে দেখে নিতে পারে আমি এক মিনিট সময় দিই যারা ওঠার আপনারা একটু কষ্ট করে উঠে গেলে আমার সুবিধা হয় আর যারা উঠবেন না কষ্ট করে একটা আমার দিকে এগিয়ে বসুন মানুষ যদি একজনও থাকে কিন্তু তারা যদি হক এবং হকানি এত ধারক বাহক হতে পারে সেই মানসিকতা নিয়ে বসে আমি সারা রাত কথা বলতে পারবো তা আমি অনুরোধ করবো যারা ওঠার আমি সময় দিচ্ছি অনুগ্রহ করবো ওজোর থাকতে পারে দীর্ঘ সময় বসে আছেন কারো স্তেঞ্জার চাপ দেখা দিতে পারে কারো বাসায় মানুষ অপেক্ষা করতে পারে প্রয়োজন থাকতে পারে কষ্ট করে এখনই উঠে যান কথার মধ্যে উঠলে কথা ছন্দ পতন হয় বাকিরা কষ্ট করে সামনের দিকে চলে আসে মাঝখানে শয়তানের জন্য জায়গা খালি রাখবেন না শয়তান যাতে এখানে বসে সুযোগ না নেয় একটু তাড়াতাড়ি করলে সুবিধা হয় কথা তো মাত্র শুরু শেষ না আজকে আসলাম বিরক্ত করে যাই আপনাদেরকে পুরোপুরি একদিনই তো করবো বিরক্ত একটু পানি দেন কষ্ট করে। মাশাআল্লাহ যারা দীর্ঘ সময় একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বসেছে আমাকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বসেছে আল্লাহ এই সকল বান্দার উপর আপনি রাজি হয়ে যান তাদের উপর আপনি আপনার বিশেষ রাহমাত এবং সাকির নাজিল করেন তাদের সবাইকে আপনার দিন কায়েমের মেহনতে কবল করেন তাদের সবাইকে আল্লাহকে আপনি শহীদের মৃত্যু দান করেন চলবে আলোচনা তো লম্বা হাদিস রাসুল বলছেন বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন স্পেশাল আদেশ দিয়েছেন যদি ইসলাম পালন করতে চাও প্লাস ইসলাম কায়েম করতে চাও এই এই কাজ করো তো অনেক লম্বা হাদিসের শেষে নবী বলছেন আল্লাহ আমাকে পাঁচটা কাজের আদেশ করেছেন আমিও তোমাদেরকে পাঁচ কাজের আদেশ করছি যদি এই পাঁচ কাজ তোমরা করতে পারো ইসলামের উপর পরিপূর্ণ উঠতে পারবে এবং আল্লাহর জমিনে ইসলাম কায়েম করতে পারবে এটাই হলো ইসলাম কায়েমের একমাত্র পথ কারণ আমাদের কালেমা হলো মোহাম্মদুর রসুল্লাহ আমরা বিশ্বাস করি জীবনের সব ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ দেখানো পথ একমাত্র আমাদের জন্য গ্রহণীয় পথ হক জিন্দা হবে হক তরিকায় বাতিল তরিকায় কোনদিন হক জিন্দা হবে না তা আমি ইসলামকে দুনিয়ার বুকে জিন্দা করতে চাই সেই পথেই জিন্দা করব যেই পথে জিন্দা করেছেন আমার নবী সাল্লাহ আলী আসলাম কারণ আল্লাহ আমাকে কোরআনে বলেছেন এই নবীর জীবনীতে আদর্শ আছে আল্লাহ বলেননি কার্ল মার্কসের জীবনে আদর্শ আছে লেনিনের জীবনে আদর্শ আছে আল্লাহ বলেননি মানসুতুলের জীবনে আদর্শ আছে আল্লাহ বলেননি যে অমুক আর তমুক নেতার জীবনে আদর্শ আছে এমন কি দুনিয়ার বুকে যত মানুষ যাদেরকে অনুসরণ করার দাবি করে এই যে হিন্দুরা মালাউনরা এখন বলার চেষ্টা করছে আমরা অখণ্ড হিন্দু রাজ্য রাম রাজ্য প্রতিষ্ঠা করবো আল্লাহর জমিন আল্লাহ থাকবে না আমরা রামকে দিয়ে দেবো এই জমিন রাম রাজ্য প্রতিষ্ঠা করব তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন এই যে এত হরে রাম আর হরে কৃষ্ণের কথা বলো জীবনের সব ক্ষেত্রে রাম আর কৃষ্ণের শিক্ষা আমার সামনে এনে উপস্থাপন করো আমি তোমার সামনে আমার নবীর জীবনের প্রতিটা দিক উপস্থাপন করতে পারবো কিভাবে ঘুমিয়েছেন কিভাবে খেয়েছেন কিভাবে রাষ্ট্র চালিয়েছেন কিভাবে লড়াই করেছেন এগুলো তো দূরের কথা কিভাবে সহবাস করেছেন সেটাও বলতে পারবো আর তুমি আমাকে বলো রাম আর কৃষ্ণ কিভাবে দেশ চালিয়েছে জীবনের কোন ক্ষেত্রে কি আদর্শ রেখে গেছে পারলে বলো তো এক একজন তো এক একজনের কথা বলো বৌদ্ধরা গৌতম বুদ্ধের কথা বলো খ্রিস্টানরা তোমরা তোমাদের নবী আলি ইসলামকে এখনো মানতে বলো আমাদের নবীকে বাদ দিয়ে ইহুদিরা তোমরা মুসা আলি ইসলাম এবং ওজের আলি ইসলামের কথা বলো তাদের জীবনের সব ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয় আদর্শের উপস্থাপন করো ইতিহাসের পাতা থেকে দেখাও কেউ পারবে দেখাতে একমাত্র আমার নবীর জীবনের সবগুলো দিক আল্লাহ সংরক্ষিত রেখেছেন কেন একটাই কারণ যে কেয়ামতের একদিন আগেও দুনিয়াতে যেই মানুষটা আসবে তার আকিদা যদি সহিও হয়ে যায় আকিদা হয়ে যায় লাইল লাইল্লাহ কিন্তু একটা মানহাজ লাগবে একটা পথ লাগবে যেই পথে চলে নিজের ইসলাম পালন করবে এবং দুনিয়া ইসলাম কায়েম করবে পথ কি হবে মন গোড়া পথ দিয়ে তো মুক্তি আসবে না তো সে যেন পথ না হারায় সে যেন চিরকাল তার সামনে নবীর পথ খোলা থাকে এজন্য নবীর জীবনকে আল্লাহ এভাবে সংরক্ষিত রেখেছে তো কেয়ামত পর্যন্ত আমাদের মানহাজ যদি এই পাঁচ কাজকে বানাই তাহলে এটা হবে নবীওয়ালা মানহাজ কালেমাওয়ালা মানহাজ আর যদি এর বাইরে গিয়ে অন্য কোন মানহাজকে আদর্শ বানাই সেটা নবীওয়ালা মানহাজ হবে না কোনটা হবে আব্রাহাম লিঙ্কনওয়ালা মানহাজ কোনটা হবে মাও সেতুংওয়ালা মানহাজ কোনটা হবে কার মার্কস ওয়ালা মানহাজ এরকম মানহাজের সঙ্গে আমার আল্লাহর কোন আদা নেই যেটা বলছিলাম হক জিন্দা হবে হক তরিকায় বাতিল দিয়ে কোনোদিন হক জিন্দা করা যায় না সমাজের মধ্যে অনেক আলেম দরকার অনেক দায় দরকার অনেক মুজাহিদ দরকার ভাবলাম বউ যদি স্বাভাবিকভাবে গ্রহণ করে চারটা গ্রহণ করতে পারবো চার বউয়ের ঘরে বছর যদি বাচ্চা হয় চারটা বাচ্চা বা জমজ হলে আটটা বাচ্চাই হবে আর এত কম বাচ্চা দিয়ে হবে না আমার অনেক বাচ্চা কাচ্চা দরকার তাহলে আমার নিয়ত যেহেতু ভালো আমি সবাইকে হাফেজ বানাবো আলেম বানাবো এখন আমি এখন থেকে বেশ্যাগিরি শুরু করব। কিন্তু যেই বাচ্চাগুলো আসবে এগুলোকে আমি সবাইকে ছোটকাল থেকে মাদ্রাসায় দিয়ে দেবো তো নিয়ত ভালো হলে এই কাজ বৈধ হয়ে যাবে তো হক জিন্দা হবে হক তরিকায় বাতিল দিয়ে কোনো দিন হক জিন্দা করা যায় না পেশাব দিয়ে ধুয়ে কোনো দিন দুধকে পবিত্র করা যায় না আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করবেন কোন পথে নবীওয়ালা পথে না অন্য কারো পথে নবীওয়ালা পথটা কি অনেকে জিজ্ঞেস করে সমাধান কি বুঝলাম সব খারাপ সব কুকুর সব শিরিক সব বেদাত সহি কোনটা বলেন সহি আমাদেরকে বলতে হবে না আমার মত কেন জানতে চান আমাকে জিজ্ঞেস করেন নবী সহি পথ কি বলে গিয়েছেন তো পাঁচ কাজ কয় কাজ এক নম্বরে আল জামা তোমরা জামাতবদ্ধ থাকবে দুই নম্বরে আসাম ও তা দুই তিন একসঙ্গে বলছে সামন মানে শোনা তাত মানে মানা জামাতের আমির যিনি হবেন আমির মিনিন তার কথা শুনবে এবং মানবে চার নম্বর আল জিহাদ অর্থ বলার দরকার নেই বুঝছেন সবাই কি জিহাদ অর্থ তো জঙ্গিবাদ নাকি জিহাদ অর্থ সন্ত্রাস নাহদুবিল্লাহ মুসলমান এই চিন্তা চেতনা যদি থাকে নতুন করে কালেমা পড়েন ইমানটাকে নবায়ন করেন এই আকিদা নিয়ে কবরে গেলে চির জাহান্নাম ছাড়া কোনো পথ পথ পাঁচ নম্বর পথ আল হিজরা হিজরত তো এই পাঁচটা হলো নবীওয়ালা কাজ ব্যাখ্যা দিব সামান্য এক নম্বর হল জামাত মুসলমানরা জামাতবদ্ধ থাকবে এটা ফরজ আল্লাহ কোরআনে বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশি অর্থাৎ কোরআনকে আঁকড়ে ধরো ইসলামকে আঁকড়ে ধরো জামিআন জামাতবদ্ধ হয়ে সকলে মিলে ওয়ালা তাফাররাকু বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে যেও না যদি হও কি হবে জানো ফাতাফশালু তোমাদের মিশন ব্যর্থ হবে যুগের পর যুগ বছরের পর বছর চেষ্টা চালিয়ে যাবে ইসলাম কায়েম করতে বাংলাদেশেও চালাবে ভারতেও চালাবে পাকিস্তানেও চালাবে আমেরিকায় চালাবে সারা চালাবে ইসলাম আর কায়েম হবে না উনিশশো সালে সর্বশেষ ইসলামের সর্বশেষ খুঁটি খিলাফা আলা মিনহাজ নবুয়ার যদি নাও হয় খিলাফা একটা খিলাফা সর্বশেষ পতন হয়ে গিয়েছে উনিশশো এখন হলো দুই ইংরেজি খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ অনুযায়ীও যদি গণনা করি পঁচানব্বই বছর হয়ে গিয়েছে চেষ্টা তো কম হয়নি গোটা দুনিয়ার হকপন্থী মুসলমানরা চাচ্ছে আবার হারিয়ে যাওয়ার ঐতিহ্য হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনি আল্লাহর জমিন আমরা আল্লাহর বান্দারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারি ইসলামের কারণে যেন আমাদের দিকে কেউ খারাপ কথাও বলতে না পারে কোনো যেন চোখ গরম করে না থাকাতে পারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পঁচানব্বই বছর হয়ে গেল সফল আর হচ্ছে না আর আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন ইসলাম আল্লাহ কায়েম করে দিলেন দ্বিতীয় হিজড়ি মাত্র দেড় বছর পরে সংঘটিত বদরের ময়দান কুফুরের মেরুদণ্ড ভেঙে দিলেন আবু জাহাল থেকে শুরু করে কুফুরের লিডারগুলোই শেষ তো নবীওয়ালা পন্থায় কাজ করবেন সংখ্যা বেশি লাগবে না আমার নবীর সঙ্গে সংখ্যা কয়জন ছিল মক্কার ইতিহাস পড়েন যখন মক্কা ছেড়ে যাচ্ছেন সংখ্যা কয়জন তার চেয়ে মনে হয় মাহফিলে লোক বেশি ছিল বাদা আল ইসলাম ও গরিবা ইসলাম শুরু হয়েছিল ভিনদেশি মুসাফির অবস্থায় অপরিচিত হকপন্থীর সংখ্যা কম ছিল আর শীঘ্রই ইসলাম সেই অবস্থায় ফিরে যাবে যেভাবে তার সূচনা হয়েছিল সুতরাং সুসংবাদ সংখ্যাগরিষ্ঠের জন্য মূল ধারার জন্য সুসংবাদ হলো গোড়াবার জন্য এই অল্প সংখ্যক মানুষদের জন্য যারা ফেতনার সময় হকের উপর অবিচল থাকে কোন দলে লোক বেশি কোন মাহফিলের শ্রোতা বেশি দেখার বিষয় না আমাদের মাপকাঠি হলো লোক না জনবল না আমাদের মাপকাঠি হলো হক এবং নেই তো হকপন্থীর সংখ্যা যদি কম হয় মানহাজ এবং পথ যদি সহি হয় আল্লাহ যেভাবে আমার নবীর জীবনে ইসলাম জিন্দা করেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ এভাবে ইসলামকে জিন্দা করবে কারণ কোরআনের মধ্যে যত ওয়াদা দিয়েছেন আল্লাহ কোন আদার ব্যাপারে বলে না এটা নবীর যুগের সঙ্গে সীমাবদ্ধ নবী শেষ ওয়াদাও শেষ বলে নেই বরং আল্লাহ বলছেন যত মানুষ মুসলমান হয়েছ ইমানের কালেমা পড়েছ সবাইকে বলছি যদি আল্লাহকে সাহায্য করো ইয়ং আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে কি লাগবে আর দুনিয়ার বুকে রাজত্ব লাগবে নেতৃত্ব লাগবে কর্তৃত্ব লাগবে ইজ্জত লাগবে সম্মান লাগবে যা কিছু লাগে আল্লাহ সব দিয়ে সাহায্য করবে এবং তোমাদেরকে দৃঢ় পদ রাখবে সর্বযুগের জন্য আদা ইয়া ইহান নাবিনা ইয়া আর মানু সকল ইমানদারের সঙ্গে আল্লাহ আদা পথ লাগবে এগুলো তা আল্লাহ বলছেন বদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরো যদি জামাতবদ্ধ না হও ভাগ ভাগ হয়ে যাও তাহলে ভীষণ ব্যর্থ অতার হাবারই হুকুম শক্তি শেষ হয়ে যাবে জামাত কাকে বলে জামাত বলা হয় যারা হকের উপর থাকে তারাই জামাত দুনিয়ার সকল মানুষ যদি বাতিলের উপর চলে যায় মাত্র একজন মানুষ হকের উপর থাকে আমাকে বলেন তো জামাত কোনটা হবে মাত্র একজন সেটাই জামাত হবে ইন্না ইব্রাহিম কানা উম্মা নিশ্চয় ইব্রাহিম ছিল একটা জাতি নিশ্চয় ইব্রাহিম ছিল একটা জামাত আমিও যদি একমাত্র দুনিয়ার মধ্যে একমাত্র আপনি হকের উপর থাকেন আমি বলবো ইন্না অমুক জামা নিশ্চয় সে একাই একজন জামাত জামাত বদ্ধ থাকতে হবে অর্থাৎ হক ছেড়ে বাতিলের সঙ্গে গিয়ে একাত্মতা পোষণ করতে হবে নাস্তিকদের সঙ্গে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তারপর ময়দানে নামতে হবে হক কখনো বাতিলের সঙ্গে গিয়ে একাত্ম হয় না হ্যাঁ বাতিল হকের সঙ্গে এসে একাত্ম হতে পারে এই তওবার দরজা আল্লাহ চিরকাল খোলা রেখেছেন তো জামাত বদ্ধ হতে হবে হ্যাঁ জামাত বদ্ধ হতে চাইলে শুধু সবাই ঐক্য ঐক্য করে কিন্তু ঐক্য তো আর হয় না ঐক্যের একটা কেন্দ্রবিন্দু লাগে এবং ঐক্যের একটা লক্ষ্য লাগে মুসলমানের ঐক্যের লক্ষ্য কি আজকাল কসমেটিক ঐক্য বের হয়েছে কসমেটিক ঐক্য বুঝেন বিভিন্ন এলাকায় মানুষরা ঐক্য করে ঐক্যের জন্য ঐক্য আর কোনো লক্ষ্য নেই এমনি একমত থাকতে হবে একমত থাকলে একটু ফায়দা হবে বড় সড়ো একটা প্রোগ্রাম করা যাবে অনেক টাকা পয়সাও বিভিন্নভাবে একটা উপভোগ করা যাবে ব্যাস এই জন্যই তারা একত্র হচ্ছে আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই কিন্তু কোরআন বলে দিয়েছে জামাতবদ্ধ হবে মৌলিক লক্ষ্য তিনটা হবে কয়টা তা আলাউ তোমরা সবাই আসো ইলা কালিমাতিন এমন এক কালেমার দিকে সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম যেই কালেমা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে এক কি সেটা আল্লাহ না বোধা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবো না জীবন চলে গেলে তাগতের গোলামি করবো না আল্লাহর সঙ্গে কোনো পীরকেও শরীক করব না আল্লাহর সঙ্গে কোনো নেতানেত্রীকেও না এমনকি আল্লাহর সঙ্গে বাপমাকেও শরিক করবো না আল্লাহর সঙ্গে দুনিয়ার কাউকে শরিক করবো না আমি বলবো কোরআন তো ভুল হতে পারে তার মত ভুল হতে পারে উনি কি কম বোঝে নাকি উনিও এগুলো পড়েছে এগুলো জানে উনি যেটা বলেছেন আমি সেটাই মানি কোরআন হাদিস উনিও জানেন আপনারা জানেন এত কোরআন কোরআন করবেন না এগুলোর দলিল তো বিভিন্ন বাতিল পন্থীরাও দেয় নাজুবিল্লাহ জানি তো এই তিন লক্ষ্যের উপর আমাদের ঐক্য হবে এক নম্বরে হলো গোলামি চলবে একমাত্র কার তো কেউ যদি ঐক্যমূলক কোনো সংগঠন করে আল্লাহর পাশাপাশি কোন তাগুতের গোলামি করে আস্তে আস্তেও করে তাহলে এই ঐক্য হলো কসমেটিক ঐক্য দুই নম্বর হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না তিন নম্বরে হলো একজন আরেকজনকে রব বানানো যাবে না তুমি আমাকে ডাকো হাজি আমিও তোমাকে ডাকবো পাজি এগুলো বলার সুযোগ নেই তুমি যেটা বলবে আমি তোমাকে মানবো তুমি আমাকে মানবে বেশ ঐক্য থাকবে কোরআনের সঙ্গে মিললে মিললো না মিললে নাই নাউদুবিল্লাহ তো এই তিনটা হলো মৌলিক লক্ষ্য এই লক্ষ্যের ভিত্তিতে ঐক্য হবে এবং ঐক্যের একটা কেন্দ্রবিন্দু থাকবে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে তাদের ইমারতের ভিত্তিতে খেলাফতের ভিত্তিতে দেখেন কিছু কিছু হাদিস আমরা আলোচনায় আনি না কিন্তু প্রতিটা হাদিস এবং প্রতিটা আয়াতে আমাদের জন্য শিক্ষা আছে আমার নবীর লাশ কবরে রাখার আগে সাহাবিরা কোন কাজটা করেছেন বলেন দেখুন খলিফা নিযুক্ত করা ইমাম নিযুক্ত করা এত বেশি গুরুত্বপূর্ণ কাজ যে নবীকে দাফন করার চাইতেও এর গুরুত্ব বেশি হয়ে যাচ্ছে মাত্র তিন দিন কয়দিন মাত্র তিন দিন পর্যন্ত অবকাশ তিন দিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে হবে মুসলমানরা তিন দিন এমন ভাবে অতিক্রম করতে পারে না যে তাদের অভিভাবক নাই মাথার উপরে এই ইমাম তাদের থাকবে যদি তিন দিনের মধ্যে ইমাম নিযুক্ত না করা যায় চতুর্থ দিন প্রতিটা মুসলমানের উপর ফর্জে আইন হয়ে যায় ইমাম নিযুক্ত করা আর আমাদের তিন দিন না তিন বছর না তিরিশ বছর না পঁচানব্বই বছর হয়ে গিয়েছে এত গুরুত্ব কেন কারণ ইমাম না থাকলে মুসলমানদের ঐক্য থাকতে পারে না যতই চেষ্টা করেন ইমারাত ছাড়া খিলাফা ছাড়া কোনোদিনও পুরো দুনিয়ার মুসলমানদেরকে আপনি এক কালিমার নিচে এক পতাকার নিচে আনতে পারবেন না এছাড়াও ইসলামের অনেক বিধানের সম্পর্ক হলো ইমামের সঙ্গে এমনকি এই যে জুমার নামাজ যে আপনারা পড়েন ঈদের নামাজ যে পড়েন প্রথম শর্ত দেখবেন ইমাম বা তার প্রতিনিধি উপস্থিত থাকা কোন কারো অভিভাবক নেই তার অভিভাবক হয় ইমাম বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম জারি কে করবে আপনি আপনি বলছেন যে এই ক্ষেত্রে ইসলামের শাস্তি এটা প্রচলিত শাস্তি এটা ইসলামের শাস্তি বাস্তবায়ন করা দরকার দরকার বুঝলেন করবেন কিভাবে ইমাম ছাড়া করার উপায় নেই বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম সামরিক ক্ষেত্রে ইসলাম রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম পারিবারিক জীবনে ইসলাম সামাজিক জীবনে ইসলাম আন্তর্জাতিক জীবনে ইসলাম এত ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারে ইমাম এমনকি জেহাদের বিধানও যখন ইমাম থাকে বিধানটাও জারি থাকে যখন ইমাম থাকে না তখন জিহাদের বিধানটা এক সাইডে পড়ে যায় টিকে তো থাকবে কেমন পর্যন্ত কিন্তু অনেক কষ্ট করে টিকিয়ে রাখতে হয় শৃঙ্খলা অনেক সময় নষ্ট হয় তো ইমামের সঙ্গে এত কিছু সম্পর্ক হাদিস বলছে মান মা তা যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যেই ব্যক্তি হুজুর হোক আর খেজুর হোক এমন অবস্থায় মৃত্যুবরণ করলো আলমি আরিফ ইমাম জামানিহি সে তার জামানার ইমামকে চিনল না ফাকাদ জাহেলিয়া সেই ব্যক্তি জাহেলি মৃত্যুবরণ করলো জাহেলি মৃত্যুবরণ করলে জান্নাত পাবো না জাহান তা আপনি এখন বলবেন হুজুর ইমাম তো নাই বা থাকলেও চিনিত না জানিত না তো এখন এই যুগে ইমামকে যদি না চিনে মরি তাহলে হাদিসের তো আমাদের বিরাট ধমকে আছে কি করবো হ্যাঁ, একটা পথ তো ছিল আল্লাহ সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহ এমন যুগে তো পাঠিয়েছিলেন যেই যুগে ইমাম ছিল না কিন্তু জীবনের আমার যতদিন ধমনের ভেতর রক্ত ছিল ভিতরে যতদিন শ্বাস প্রশ্বাস জারি ছিল মরণ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে গিয়েছি ইমাম ফিরিয়ে আনার ইমার কায়েম করার পারেনি তো পারেনি এটা তো আপনি আমাকে তৌফিক দেননি আমার চেষ্টায় কোনো কমতি ছিল না সুতরাং আল্লাহ আপনি আমার ওজরকে কবল করুন আশা করা যায় আল্লাহ তোর ওজরকে কবল করবেন কিন্তু চেনেও নি মানেও নি জানেও নি চেষ্টাও করেনি আল্লাহ সামনে দাঁড়িয়ে কি বলবে আল্লাহ আমি তো দাওয়াত খেয়ে খেয়ে পেট ফুলিয়েছে দেখেন কি সুন্দর ভরি আমার তো দেখেন কি সুন্দর নূর টপটাচ্ছে সারা জীবন এসির মধ্যে থেকেছি একেবারে হেলিকপ্টার দিয়ে সব জায়গায় চলাফেরা করেছি তা আল্লাহ একটা বার ছাড় দিয়ে দেন না কত ব্যস্ততা ছিল তা হাদিসের উপর হাদিসের সঙ্গে মিল পাওয়া যাবে মৃত্যুই বলা হচ্ছে জাহেলিয়তের মৃত্যু সুতরাং মুসলমান জামাতবদ্ধ থাকতে হবে যেই যুগে মুসলমানদের একক কোনো জামাত থাকবে না কথা খেয়াল করবেন যেই যুগে আরো সহজ ভাষায় বললে বর্তমান যুগে যেই সময় মুসলমানদের একক কোনো জামাত পাওয়া যায় না সেই সময় মুসলমানদেরকে সেই পথে মেহনত করা দরকার যেই পথে মেহনত করলে পুরো ইসলাম উম্মার উপকার আপনি সারা দুনিয়া ইসলাম কায়েম করতে চান ভালো কথা আপনি তো একজন সাধারণ মানুষ যারা এই পথে নিজেদের জীবনকে উৎসর্গ করে রেখেছে আল্লাহর পথের সৈনিকগণ তারা কোন ফরম্যাটে কাজ করছেন কিভাবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিজাম কায়েমের মেহনত করছেন আপনাকেও আপনার এই লক্ষ্যের ক্ষেত্রে সেই পথ ধরা উচিত তাহলে কি হবে সবাই মিলে যখন একভাবে মেহনত করবে আল্লাহ তালা স্বল্প সময়ে বরকত দান করবেন এবং দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের লক্ষ্য বাস্তবায়িত করে দেবেন কিন্তু এক একজন এক এক পথে এক এক দিকে যদি হাঁটতে থাকে তাহলে কোনো দিকেই তো আর মানুষ আগাতে পারবে না একটা গাছ একজন ডাইনে টানে একজন বামে একজন সামনে একজনের পেছনে গাছটা পড়বে কোন দিকে কিন্তু চারজন চার দিক থেকে না টেনে একদিক থেকে টান দেন সুন্দরভাবে সেদিকেই পড়ে যাবে যেই যুগে একক কোন জামাত থাকবে না কিন্তু আপনার লক্ষ্য ভালো আপনি ইসলাম কায়েম করতে চান তো পঙ্গপালের মতো কাজ না করে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন না হয়ে এমন পন্থায় কাজ করা দরকার যেই পন্থায় কাজের দ্বারা আল্লাহ দুনিয়াতে সফলতা দেখাচ্ছেন কথা কথা তো কঠিন হয়ে যাচ্ছে লম্বা আলোচনায় আর যাচ্ছে না জামাত ছাড়া ইসলাম হয় না ওলা জামাতা ইল্লা বি ইমারা আর আমির ছাড়া জামাত হয় না ওলা ইমারতা ইল্লা বি আর আনুগত্য না করলে আমিরের কোনো অর্থ থাকে না তাহলে আমির যিনি হবেন তার আনুগত্য করা সকলের উপর ফরজ হয়ে যাবে কেমন ফরজ হাদিস বলছে আলাল মারইল মুসলিমি আস মুসলমান ব্যক্তির উপর শোনা এবং মানা ফরজ পছন্দ হলেও ফরজ পছন্দ না হলেও ফরজ যতক্ষণ না গুনাহের আদেশ দেওয়া না হবে যদি গুনাহের আদেশ দেওয়া হয় ফাইদা উমেরা বিমাসিয়া ফালা সামা ওয়ালা তাআ তখন কারো কথা শোনাও যাবে না কারো কথা মানাও যাবে না কোরআনে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াইন জাহাদাকা আরে তোর বাপ মা যদি তোর সঙ্গে জিহাদ শুরু করে আলা আন তুশরিকাবি আমার সঙ্গে শিরিক করতে হবে বান্দা ফালা তুতি হুমা খবরদার এই ক্ষেত্রে বাপ মায়ের কথাও শুনবে না তাই বলে বেয়াদবি করার দরকার নেই ওয়াসাহিব হুমা ফি দুনিয়া মারুফা দুনিয়ায় ভালো কাজ করো মানে তার মানে কোরআন শেখাচ্ছে হাদিস শেখাচ্ছে ভুলের ক্ষেত্রে গুনাহের ক্ষেত্রে কারো অনুসরণ করে জায়েজ নেই বাপমা হলেও জায়েজ নেই নেতানেত্রী হলেও জায়েজ নেই বড় হুজুর হলেও জায়েজ নেই বড় পীর হলেও জায়েজ নেই আজকাল মানুষের সামনে কোরআনের স্পষ্ট এবং অকাট্য বিধান উপস্থাপন করা হলেও বলে মুরব্বী না করেছে অমুক আমাকে বুঝিয়েছে না এই যুগে এটা দরকার নাই এখন হলো হেকমতের যুগ আমরা হলাম হেকমতিয়া রাসুলকে এত হেকমত টেকমত বুঝতেন নাকি আমাদের দোয়া এত পাওয়ার একদিন মিলাদ পরে দোয়া করে দেব রাত্রে খেয়ে ঘুমাবো সকালে উঠে শুনবো দুনিয়ার তাগুত সব শেষ আল্লাহ দুনিয়া আল্লাহর দিন কায়েম হয়ে গেছে তো ভাই তোমার চাইতে সুন্দরভাবে দোয়া করতে পারতো না কি মনে হয় মক্কার তেরো বছর দোয়া করেননি মদিনায় গিয়েও দোয়া করেননি কিন্তু সেই নবী যখন বদরের ময়দানে সেজদায় লুটিয়ে পরে দোয়া করছেন আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিচ্ছেন সত্তর কাফের জায়গায় শেষ তো দোয়া দোয়ার সঙ্গে দাওয়াও লাগে শুধু দোয়ার সঙ্গে আল্লাহর ওয়াদা না এজন্যই তো হাদিসে বলা আছে আগে উঠ বাঁধো তারপর তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর ভরসা করবে ভালো কথা তাই বলে ওসিলা বাদ দিও না আগে উঠ বাঁধো বাঁধার পর আল্লাহর উপর ভরসা করো না আল্লাহ উঠ হেফাজত করবে উঠ বাঁধবে না ছেড়ে দিবে আর পরে আল্লাহকে দোষ দিবে দেখছো আসছিলাম নামাজ পড়তে গাড়িটা রেখে গেলাম লক করে যাইনি কিন্তু আল্লাহর ঘরে আসলাম আর চোখ চুরি করে নিয়ে গেল আল্লাহ বাসুদেব আল্লাহ নাজুবিল্লাহ তা আল্লাহর সঙ্গে তো আমরা খেলতে আসিনি হাদিসের মধ্যে আছে এক সাহাবি বর্ণনা কিছু লোক তারা মক্কায় আসলো হজ করার জন্য সঙ্গে কিচ্ছু নাই খাবার দাবারও নাই অন্যান্য আসবাবপত্রও নাই পাথেও তো দরকার পাথেও নাই তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলে নাহনুল মুতাওয়াক্কিলুন আমরা হলাম মুতাওয়াক্কিল গ্রুপ আমরা আল্লাহর উপর ভরসা করে চলি আমাদের দোয়া আছে না দোয়াই সম্বল তিনি বললেন বাল আন্তুমুল মুত্তাকিলুন আরে তোরা মুতাওয়াক্কিল না তোরা হলো মুত্তাকিল মুত্তাকিল মানে হলো অলস দামিশ গাফেল উদাসীন আল্লাহ তাআলার উপর দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব আর পালন করার খবর নেই মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছে চলো আল্লাহ আদেশ দিয়েছেন এই আমালিকা গোত্র বেশি বাড়াবাড়ি করছে ওদেরকে সাহায্য করতে হবে তারা বলে মুসা কি তুমি কি পারো না তুমি আর তোমার রব যাও দুইজন গিয়ে যুদ্ধ করো আমরা গ্যালারিতে ভিআইপি আসনে বসলাম হাততালি দেব চার ছক্কা হলে আমরা এখানে স্লোগান দেব কাজ তোমরা সারো আমরা এখানে বসে আছি মানুষ তো ভাবে এখনো মনে হয় আল্লাহ তালা সেই আব্রাহার মতো আব্রাহা যেমন এসেছিল মক্কা ধ্বংস করার জন্য আল্লাহ তালা আবাবিল পাঠিয়েছিলেন তাদেরকে ধ্বংস করার জন্য এখনো মনে হয় সেই নিজাম কিন্তু না ইসলাম আসার পর জানিয়ে দিয়েছে বোঝার কথা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ করবে আল্লাহকে সাহায্য করবে না আল্লাহ করবে না আর যেই ব্যক্তির প্রাণটা আল্লাহর পথে কোরবান হয় মরতে দেরি জান্নাতে যেতে দেরি না প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ জীবনের সকল গুণা ক্ষমা করে দেন তারপর তার প্রাণটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন যাও চিরকাল জান্নাতে উঠতে থাকো যেখান থেকে ইচ্ছে নিয়ামত ভোগ করতে থাকো যেই সময়ে দুনিয়ার বড় বড় শায়েক মাসায়েকরা কবরের মধ্যে শুয়ে ঘুমাতে থাকবে সেই সময় তো এই সোহাদায় কেরাম তারা জান্নাতের মধ্যে নেয়ামত ভোগ করতে থাকবে এগুলো গুণা একইভাবে গুনাহের আরেকটা প্রকার আছে নামাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না হজ করা যাবে না জাকাত দেওয়া যাবে না জিহাদ করা যাবে না বলবেন আগের গুলো তো বলে না আগের গুলো না বললেও শ্রেষ্ঠ তো বলার কথাই তো কোনো ক্ষেত্রে অনুসরণ করার সুযোগ নেই যদি করেন ফলাফল কি সুরায় তাওবা বলে দিচ্ছে দশ নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠার ঠিক মাঝামাঝিতে অবস্থিত আয়াত ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম এবং পীরদেরকে রব নিয়ে নিয়েছে আল্লাহর কথা পছন্দ হয় না আল্লাহ বললে মানে না তারা যা বলে আল্লাহর খেলাফ হলেও মানে তো রব কাকে বাড়ালো আল্লাহ কেন তাদেরকে কনফিউজ তিন কাজ গেল জামাতবদ্ধ হতে হবে আমিরের কথা শুনতে হবে এবং মানতে হবে এর পরের দুটো হলো লক্ষণীয় দেখেন দুনিয়ার মধ্যে জমিন দুই প্রকার এক প্রকার জমিন হলো যেখানে ইসলাম আছে আর এক প্রকার জমিন হলো যেখানে ইসলাম নেই যেখানে ইসলাম আছে সেখানে মুসলমানরা জামাতবদ্ধ থাকবে আমিরের কথা শুনবে মানবে তিন কাজের উপর আমল হয়ে গেল যেখানে ইসলাম নেই সেখানে তো এগুলো জটিল হয়ে যাবে হ্যাঁ, একটা পন্থা আমি বলেছি করার কিন্তু সেই ক্ষেত্রে পরবর্তী দুই কাজের গুরুত্ব আসবে আল জিহাদ আল হিজরা তুমি যেখানে আছো সেটা একটা ঘর হোক একটা এলাকা হোক একটা সমাজ হোক একটা পরিবার হোক একটা দেশ হোক একটা বিশ্ব হোক যাই হোক যেখানে তুমি আছো যদি ইসলাম মানতে পারো মানতে থাকো শুধু মানতেই থাকবে না অন্যের মধ্যে প্রচার এবং প্রসার করার চেষ্টা করতে থাকো যদি ইসলাম মানতে না পারো দুই কাজের এক কাজ করতে হবে যদি এখানে থাকতে চাও ইসলাম কায়েম করে থাকো আর যদি কোনোভাবে কায়েম না করতে পারো এখান ছেড়ে যাও আল্লাহর জমিন প্রশস্ত একমাত্র আল্লাহরে গোলামি করো আর যদি এখানে থেকেই মরো ইসলাম কায়েমের চেষ্টাও চালাও নি আর এখান থেকে সরেও যাওনি ইন্নাল্লাযীনা তাওফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম তো তোমাদের যখন ফেরেশতারা জান কবজ করবে সে সময় তোমাদের অবস্থা হবে তোমরা হবে জালেম নিজেদের উপর জুলুম করেছো ফেরেস্তারা এসে বলবে কালো ফিমা কুমতুম দুনিয়ায় কোন অবস্থায় ছিলে কুন্না মুস্তাদা আফিনা ফিল আরদ যুগের সঙ্গে মিলিয়ে দেখেন কোরআন ইতিহাসের বই না অতীতের কোনো বই না আমার জীবনের আয়না কোরআনের সঙ্গে মিলিয়ে দেখি ফেরেস্তা এসে বলবে দুনিয়াতে কোন অবস্থায় ছিলে আমরা বলবো কুন্না মুস্তাদা আফিনা ফিল আরদ দুনিয়াতে দুর্বল ছিলাম নিরীহ ছিলাম আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দুর্বল হওয়া ফজিলতের না বীর হওয়া ফজিলতের আমার নবী দুর্বল ছিলেন না বীর ছিলেন আল মুমিনুল কাউই খায়রুন ওয়া আহাব্বু ইলা আল্লাহ মিনাল মুমিনের দাইফ শক্তিশালী মুমিন বীর মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে শ্রেষ্ঠ এবং বেশি প্রিয় একজন দুর্বল মুমিন অনেক তাহাজ্জুদ পড়ে অনেক জিকির আজকার করে অনেক কিছু করে উঠতে ফেলে আর একজন মুমিন শক্তি সঞ্চয় করে আল্লাহর পথে আল্লাহর দিনকে সে বিজয়ী করবে এই শক্তিকে আল্লাহর পথে ব্যয় করবে হাদিস বলছে আল্লাহর দৃষ্টিতে শক্তিশালী মুমিনের দাম বেশি বীর হওয়া ফজিলতের ভীরু হওয়া ফজিলতের নাম এমনকি আমরা যারা আখলাখ ঠিক করতে চাই চরিত্র ঠিক করতে চাই খারাপ গুণ বের করে ভালো গুণ ঢুকাবো খারাপ গুণের লিস্ট করে দেখেন নাজরাতুন নাইম ফি আখলাকের রসুল করিম কিতাবের মধ্যে রাসুলের সকল গুণ সংকলন করা হয়েছে খুলে দেখেন খারাপ গুণের মধ্যে একটা গুণ হলো যৌবন ভীরুতা আর ভালো গুণের মধ্যে একটা গুণ হলো সাজা সাহসিকতা আজকাল তো আত্মশুদ্ধির মেহনত হয় অনেক মেহনতি হয় কিন্তু এগুলোও যে আত্মশুদ্ধির অংশ মানুষ ভুলে গিয়েছে কোন শায়েখ যদি তার মরিদের সব ইসলাহ করায় কিন্তু এই জিনিসটা ইসলাহ করায় না তার ভেতর থেকে ভীরতা বের করাবে গায়রুল্লাহর ভয় বের করবে একমাত্র আল্লাহর ভয় ঢুকাবে সাহসিকতা ঢুকাবে সাহসিকতা ঢুকাবে তাহলে সে তার মরিদের আত্মশুদ্ধির হওয়া কালায় করে বীর হওয়া ফজিলতে ফেরেস্তারা জিজ্ঞেস করবে দুনিয়াতে কোন অবস্থায় ছিল তারা বলবে মুস্তাদ আফিন দুনিয়াতে আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমাদেরকে চাপের মধ্যে রাখা হয়েছিল টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে মনিটরিং করে যাচ্ছিল খুব ভেজালে ছিলাম আল্লাহ ফেরেস্তারা বলবে আরাম তাকুন আব্দুল্লাহ ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে হিজরত করবে দুর্বল ছিল ভালো কথা জমিনটা তো আল্লাহ এতটুকু বানাননি প্রশস্ত বানিয়েছিলেন কেন এখানে ছেড়ে সেখানে গেলে না আরে তোমার নবী তেপান্ন বছর কাটিয়েছেন যেখানে মক্কা মুআজ্জামা যেখানে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ আছে যেই ঘরকে দেখলো মানুষের অন্তরটা প্রশান্ত হয়ে যায় আমার আপনার মত আহকাররাও আল্লাহর কাছে দোয়া করে নাচিজরাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মরার আগে একবার হলো সেই কাবা এবং রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিও আমার নবী মক্কা ছেড়ে যাচ্ছেন যেখানে কেটেছে তার শৈশব কেটেছে তার কৈশোর যৌবন তারুণ্য যেখানে তার আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সবাই আছে যেখানে আছে আল্লাহর ঘর যেখানে দাঁড়িয়ে এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাগাত নামাজ সব পাওয়া যায় যেটাকে দেখাও এ এবাদত মহব্বতের নজরে দেখাও এ এবাদত ঘর ছেড়ে যাচ্ছে বারবার পেছনের দিকে তাকাচ্ছে নবীর চোখ থেকে পানি পড়ছে নবী বলছে বাইতুল্লাহ আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি কিন্তু আল্লাহর দুশ্মনরা আমাকে তোমার কাছে থাকতে দেয় তো নবী চাচ্ছে না বোন এখান থেকে চলে যেতে তারপরও চলে যাচ্ছেন কারণ যেখানে থেকে ইসলাম পালন করা যায় না সেখানে থাকারও কোনো অর্থ হয় না তেরো বছর চেষ্টা করেছেন সেখানেই ইসলামী নিজাম কায়েম করার যখন কোনো ভাবিয়া সফল হচ্ছে না সকল মেহনত ব্যর্থ হিজরতের বিধান চলে এসেছে নবী মক্কা ছেড়ে দিচ্ছেন ঘর ছেড়েছেন শুধু ঘরে না আল্লাহর ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ কি আল্লাহর ঘর বাইতুল্লাহ ছেড়ে দিচ্ছেন মুসলমান তুমি তোমার মাদ্রাসা ছাড়তে রাজি না ইসলামের ব্যাপারে আপোষ করতে রাজি হয়ে যাও শর্ত দেওয়া হচ্ছে এখানে থাকলে ইসলামের এই এই ব্যাপারে আপোষ করতে হবে হ্যাঁ আমি রাজি এখান থেকে গেলে আমার কি হবে এখানে অনেক টাকা বেতন পাই আমি আরে তোমার মাদ্রাসার দাম কি বাইতুল্লাহর দামের চাইতে বেশি কোন মাদ্রাসা আর কোন মসজিদ আর কোন খানকা আর কোন মার্কাজের অবস্থাও যদি এমন হয় সেখানে থেকে একশো থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা না যায় সেখানে কেউ যদি থাকে সে জালেম হিসাবে বিবেচিত হবে আমার নবী বাইতুল্লাহ ছাড়তে পারে আর তুমি সাধারণ হিম্মতটা দেখাতে পারো তো নবী ছেড়ে চলে যাচ্ছেন তো যেটা বলছিলাম পাঁচ কাজের শেষ দুই কাজ হয়তো জিহাদ ইসলাম কায়েমের জন্য ব্যাপক অর্থে জিহাদ হাত দিয়ে মুখ দিয়ে জবান দিয়ে যেভাবে পারো জিহাদ চালিয়ে যে ইসলাম কায়েম করতে হবে যদি করতে পারো আলহামদুলিল্লাহ যদি এখনো না করতে পারো চেষ্টা কতটুকু করে যাচ্ছ যদি পরিপূর্ণ তোমার সাধ্যের চেষ্টা ব্যয় করো আশা করা যায় আল্লাহ ওজন হিসাবে কবুল করবে চেষ্টাও করবে না বসে বসে আঙ্গুল চুষবে হিজরত করবে না মরার সময় জালেম হিসাবে মরবে আর শাস্তি কি হবে জানো তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম আর তা কতই নিকৃষ্ট আবাসস্থল জীবনটা ব্যয় করলাম আল্লাহর পথে মরার পর যদি যেতে হয় জাহান্নামে সবই তো বৃথা হয়ে গেল আল্লাহ হেফাজত করুক তো হয়তো জিহাদ নয়তো হিজরত চেষ্টা চালিয়ে যেতে হবে জাহিদুল মুশরিকিন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম সম্পদ দিয়েও জিহাদ করো জবান দিয়েও জিহাদ করো হাত দিয়েও জিহাদ করো যেখানে যেটা খাটাতে পারো 44 পন্থা আছে প্রসিদ্ধ যেই যেই পন্থায় পারো চেষ্টা চালিয়ে যেতে থাকো আর কোন চেষ্টা করবে না বলবে আমার ইচ্ছা আছে আমার ইরাদা আছে আমরাও খরচ করতে চাই আল্লাহর কাছে এই কথার কোনো দাম নাই আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দা যদি তারা বাস্তবেই জিহাদ বের হওয়ার তামান্না রাখতো কিছু না কিছু প্রস্তুতি তো গ্রহণ করত কে বলছেন এটা আল্লাহ ওয়ালাকিন আল্লাহ পছন্দ করলেন যে তারা বের হোক এই জন্য তাদেরকে বসিয়ে দিলেন ওয়াকিলা মাল কাইদিন বলা হলো কত জনিত বসে আছে তাদের সঙ্গে তোমরাও সিট ডাউন থাকো এরপর আল্লাহ বলছেন ঘাবড়ানোর কিছু নেই যারা বের হচ্ছে না লাউ খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়া আউযাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা যদি তারা বের হতো তোমাদের মধ্যে খালি বিশৃঙ্খলা এবং ফিতনার সৃষ্টি করত তাদেরকে ময়দানে বেশি মানায় না তাদেরকে শাহবাগেই বেশি মানায় যোগে যোগে বাস্তব হয়ে যায় এটা ভয় পাওয়ার কিছু নেই তো এরা ইচ্ছা আছে ভাই তুমি নামাজ পড়তে চাও হুজুর আমার তৌফিক হচ্ছে না শীতকালে ল্যাব থেকে বের হতে পারি না ল্যাব থেকে বের হলে শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় ইচ্ছা তো আছে নামাজ পড়ার পারি না তৌফিক হয় না আরে ভাই ইচ্ছা আছে তাহলে ওঠো গরম পানি করো উজু করো নামাজে দাঁড়াও চেষ্টা চালাও যান যতক্ষণ আছে চেষ্টা চালিয়ে যেতে থাকো তো ইচ্ছা আছে ইচ্ছা আছে ইচ্ছা আছে চেষ্টা কোথায় যদি চেষ্টা না থাকে সেই ইচ্ছার কোনো ভ্যালু আল্লাহর কাছে নেই কারণ জিহাদ কোনো দায়মি ফরজ না ইয়াদার দায়মি ফরজ অর্থ বোঝেন প্রতিটা অঞ্চলে প্রতিটা মুহূর্তে জিহাদ থাকে না থাকে কোন একটা অঞ্চলে যদি ইসলাম কায়েম থেকে জিহাদ সেখানে প্রয়োজন হবে পার্শ্ববর্তী অঞ্চলে দরকার হবে সেই অঞ্চলে প্রয়োজন হবে কিন্তু সেখানকার মানুষের উপর এ আদাব প্রস্তুতি গ্রহণ করা দায়েমি ফরজ থাকবে দায়েমি ফরজ বোঝেন সার্বক্ষণিক ফরজ আজকাল দায়েমি ফরজ নিয়ে আলোচনা হয় লিস্টের মধ্যে এ দাদ নেই কেন আল্লাহ বলেছেন প্রস্তুতি গ্রহণ কর কয়দিনের জন্য কতটুকু সময়ের জন্য আল্লাহ ভাগ করেননি জিহাদের ব্যাপারে বলেছেন যতক্ষণ ফেতনা থাকে জিহাদ করো ফেতনা নাই জিহাদের দরকার নাই প্রস্তুতির ব্যাপারে বলেননি যার কারণে এক বুড়া সাহাবি বুড়া বুঝেন আমার মতো দেখতে এক বুড়া সাহাবি তীর চালাচ্ছেন বাচ্চারা নাতিরা এসে হাজির আব্বা যান দাদা যান এই বয়স এগুলা করা লাগে সারা জীবন তো বহুত করলেন রাসুলের সঙ্গে প্রতিটা ময়দানে অংশগ্রহণ করলেন এই বয়সে এগুলো করা লাগে সাহাবি জবাব দিচ্ছে আল্লাহ রাসুল আমাদেরকে হুশিয়ারি জানিয়ে দিয়ে গিয়েছেন যদি এমন অবস্থায় আল্লাহর সঙ্গে মিলিত হই এক সময় তীর চালাতে জানতাম কিন্তু পরে ভুলে গিয়েছি আল্লাহ আমার উপর নারাজ থাকবেন যেমন ভাবে কোরআন শিখে কোরআনের হাফেজ হয়ে কোরআন ভুলে গেলে আল্লাহ নারাজ হয় একইভাবে তীর চালনা শিখে ভুলে গেলেও আল্লাহ নারাজ হয় দুটোই তো হাদিস জানিয়েছে একটা মানি একটা মানি না শক্তি নাই ময়দানে যাবে কিন্তু এদাবটা ধরে রাখছে আর ওই ইতিহাস বাদ দেন ফখরে বাঙাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী আপনাদের কাছের মানুষ বয়স যখন ছিল ষাট বছর ষাট মানে সাত না ষাট কাছে বাংলায় বললে ষাট বছর ষাট বছর বয়সে প্রতিদিন সকালে অন্য ব্যায়াম তো করতেন প্রতিদিন সকালে এক ঘন্টা শুধু সাঁতার কাটতেন ভাবা যায় আমিও তো মনে হয় না এক ঘন্টা টানা সাঁতার কাটতে পারবো আর ষাট বছর বয়সে এক ঘন্টা সাঁতার কাটতেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানওয়ি নাওয়ারুল্লাহ মারতাদা আর তাদের আদর্শের নাম বিক্রি করে তো আমরা খাই আকাবিরার নাম ব্যবহার করে পকেট ভরত ধান্দা করি আরে সেই হাকিমুল উম্মদ থানবী রহমাতুল্লাহ তার বিশিষ্ট একজন খলিফা ছিল আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলী বড় সুন্দর লাঠি ঘুরাতে জানতেন লাঠি ঘুরানো বোঝেন সবাই তো আপনারা পারেন তাই না আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলী বড় পীরসাব মানুষ তো পীরসাব মানুষ মানে তো সারাদিন এসির ভিতরে থাকবে খানকাহের ভিতরে থাকবে জিকির আজকার করবে সবাই আসবে হাত পা আরো যা কিছু লাগে সব টিপে দেবে ব্যাস তার কাজ শেষ এখানে শেষ কিন্তু আব্দুল গনি ফুলপুরিকে থানবি রহমতুল্লাহ বলতেন বান্দা আব্দুল গনি ফুলপুরি লাঠি ঘুরিয়ে আমার চোখটাকে ঠান্ডা করে দাও জজবা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী আর্মির পোশাক পরে থাকতেন সব সময়। জিজ্ঞেস করা হতো হজরত এরকম কেন অল টাইম আর্মির পোশাক পরে আছেন কেন বলতেন আমি আমার কাজটুকু করেছি আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাকে এই পথের মৃত্যুকে কবুল করবে আকাবিরের নাম তো বড় বেঁচে খাই আকাবিরের তামান্না কতটুকু অন্তরে ধারণ করেছি শাইখুল হিন্দকে ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে অন্যদিকে শাইখুল আরবি রাজা হুসাইন আহমদ মাদানী বলে আরে আমাকেও সঙ্গে নিয়ে যাও উস্তাদকে একা ছাড়তে রাজি না তার খেদমতের দরকার আছে বয়স হয়ে গিয়েছে স্বেচ্ছায় কারাবরণ করে নিচ্ছে ইউসুফ আলাইহ ইসলামের মতো বলছে আমার রব তারা আমাকে যেদিকে ডাকে তার চাইতে জেলখানা আমার কাছে অধিক প্রিয় কয়জন আছে এভাবে কারাবরণ করতে রাজি হবে বলবে হুজুরে নিয়েছেন নিয়েছেন আমি কিন্তু নিষ্পাপ তার সঙ্গে আমার কোনো কানেকশন নেই যদি কানেকশন প্রমাণ করা যায় বলবে না এগুলো হলো এডিটও করা যায় সব খবরে কান দিতে হয় না তো এজন্য মুসলমান ফিতনার যুগ সামান্য মূল্যে ইমানটাকে বিক্রি করে দেবে মাহফিলের দাওয়াত ঠিক রাখার জন্য ইমানকে বিক্রি করবে নিজের বেতন ঠিক রাখার জন্য ইমানকে বিক্রি করবে নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইমানকে বিক্রি করে দেবে নিজেকে বিভিন্ন ট্যাক্স থেকে বাঁচানোর জন্য ইমানকে বিক্রি করে দেবে ইমান হয়ে যাবে কচু পাতার পানির মতো আর সেই যুগে তো আছি আর সেই মুনাফিকটা তো আমি নিজেই এই জন্য এখনো সময় আছে এই ইমানটাই তো সম্বল একটা জিনিসই তো আছে যে এই জিনিসটা নিয়ে কবরে যেতে পারলে কবর জগৎ আলো হাসরও আলো পুলসিরাত আলো মিজানো আলো জান্নাত আলো আর একটা জিনিস হাতছাড়া হলে চির অন্ধকার কবর অন্ধকার হাসর অন্ধকার জাহান্নাম অন্ধকার এই অন্ধকার থেকে তার কোনোদিন বের হতে পারবো না আল্লাহ ডাকে ইলা নূর তাগুত ডাকে ইলা জুলুমাত মাঝে আছে আমি একদিকে আলোর হাতছানি আর একদিকে অন্ধকারের হাতছানি মাঝে দোদুল্যমান হয়ে পড়েছি আরে সময় থাকতে চোখ বন্ধ হওয়ার আগে যদি না বুঝি কবে বুঝবো من لقي الله بغير اثر من الجهاد لقي الله فيه ظلما আর এগুলো কি হাদিস না তিরমিজি শরীফে বর্ণনা রাসূল বলছেন যখন ফরজে আইন হয় না সেই ক্ষেত্রে প্রযোজ্য যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হবে শরীরে জিহাদের কোনো চিহ্ন নেই আল্লাহর সঙ্গে এমন ভাবে মিলিত হবে তার মধ্যে ত্রুটি থাকবে অনেকের বিরোধিতা করলাম অনেককে নিয়ে কাটব্য করলাম একটু কোরআনটা খুলে বসি একটু হাদিসটা খুলে বসি আর এই কোরআন কোন মিলাদ পড়ার জন্য আল্লাহ দেয় নাই এই কোরআন শুধু খতম করার জন্য আল্লাহ দেননি তা আমার বাপ মরবে আর মা মরবে সেলফ থেকে কোরআন নামাবো কোরআন পড়বো বা কোরআন বেঁচে প্যাট ধরবো কোরআন দিয়ে নিজের জীবনে ধান্দা করব এজন্য কোরআন দেননি কোরআন দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল নাস নিজের জীবনকে সাজানোর জন্য আলো গ্রহণ করার জন্য হেদায়ত গ্রহণ করার জন্য কেন কোরআনের একাংশ ধরলাম আর একাংশ ছেড়ে দিলাম ফিরে আসি কোরআনের দিকে আল্লাহ আল্লাহ আমার দাড়ির দিকে তাকাবেন না আমার সুন্দর চেহারার দিকে তাকাবেন না ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আসামিকুম আল্লাহ তোমাদের রূপও দেখবে না তোমাদের বডিও দেখবে না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ অন্তরটা দেখবে আর আমল কি করেছে তা দেখবে শয়তান তো কত ভাবে দোকায় ফেলতে চায় কাউকে তো ডাইরেক্ট ইমান আমল থেকে সরিয়ে দেয় যাকে সরাতে পারে না চেষ্টা করে ফরজ বাদ দিয়ে শূন্যতে লাগাই সুন্নত বাদ দিয়ে নফরে লাগাই দেখি কম গুরুত্বপূর্ণ কোনো কাজে তাকে আটকে ফেলা যায় কিনা আরে মুসলমান আজকাল কটুক্তি করে অতি জজবানি নিয়ে জজবা থাকাও যেন পাপ হয়ে গিয়েছে একটা উদাহরণ দেই আমার নবী আল্লাহর কাছে দোয়া করে যে নবী আল্লাহ হে আল্লাহ আমার তো সেই মৃত্যু প্রিয় সেই জীবন প্রিয় তোমার পথে আমাকে শহীদ করা হবে আমার জীবন দেওয়া হবে আবার শহীদ করা হবে আবার জীবন দেওয়া হবে আবার শহীদ করা হবে আবার জীবন দেওয়া হবে আবার শহীদ করা হবে কয়বার হলো তিনবার আচ্ছা নবী কি হিন্দুদের মতো নওয়াজ পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন তিনি কি বিশ্বাস করতেন জীবন তিনবার পাওয়া যায় তাহলে বিশ্বাস করতেন জীবন কয়বার তাহলে তিনবারের দোয়া কেন করে আপনি তো বলবেন এটা দিয়ে হিন্দুরা সুযোগ নিবে নিজেদের পক্ষে দলিল বানাবে বিভিন্ন বেদাতিরা এর পক্ষে নিজেদের দিকে এটাকে টানবে তো নবী কেন বলে আপনাদের ভাষায় এটাকে অতি জজবা না নাম দিয়েছে অতি জজবা ভয়ঙ্কর আরে অতি জজবা তোমার নবীর এটা কোন জজবা তাহলে বলবে শাহাদতের পথে অতি জজবা আল্লাহর কাছে বড় প্রশংসনীয় ওমর প্রত্যেক ফরজ নামাজের পর কি দোয়া করত আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ তোমার পথে শহীদে মরণ দিও ও জাল মাউতি বিবালাদে রাসূলিক তোমার নবীর শহরে মৃত্যু দিও আজকাল কেউ যদি বেশি সুন্নত নিয়ে কথা বলে মানুষ তাকে ভালো বলে বলে মহিউ সুন্নত কিন্তু একটা মাজলুম ফরজ শুধু ফরজই না মাজলুম ফরজ মাজলুম ফরজ নিয়ে যদি লোকে কথা বলে বলে না মহিল ফারাইজ মহিল ফরজ বরং তাকে বলে অতি জজবাতি তাকে বলে আবেগী তাকে বলে এই তাকে বলে সেই সে আমাদের জন্য ক্ষতিকর তাকে তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তার ব্যাপারে নিজের পরিচয় দেওয়া যাবে না তার থেকে দূরে থাকতে হবে অতি জজবা ভয়ঙ্কর আল্লাহ হেফাজত করুন এজন্য নিজের ইমানটা নিয়ে একটু ভাবি মনে তো হচ্ছে আমি মমিন আসলে আমি মমিন কিনা যদি মমিন না হই ভেতরে ইমান না থাকে আর মুখে দাবি করি মুসলমান তাহলে তো আমি একটা মুনাফিক আর মুনাফিকের জন্য জাহান নামের তলদেশে আল্লাহ সবার নিচের জাহান নাম আল্লাহ রেডি করে রেখেছেন কেয়ামতের পর জাহান নাম তৈরি হবে তা না জাহান নাম তো রেডি আছে আমাকে ডাকছে আমাকে ডাকছে তা আমি কিসের দিকে পড়ে যাচ্ছি আরে দুনিয়ার নারীর পেছনে ছুটছি স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আল্লাহর পথ থেকে ভাগছি আরে এর চাইতে বড় পবিত্র বড় সুন্দর বড় পরিচ্ছন্ন জান্নাতি স্ত্রী যে আমার অপেক্ষায় আছে আমাকে ইস্তেকবার করার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে সেটা নিয়ে তো আমি ভাবছি না শহীদ আব্দুর রহমান আল্লাহ তার কবরের উপর জান্নাতে তার রহমতের বাড়িধারা বর্ষণ করুন শহীদ হওয়ার পূর্বে যখন আহত হয়ে পড়ে আছেন সবাই বুঝছে যে এখন শেষ অবস্থা আর বাঁচানো যাবে না তাকে গ্রেনেড ফুটেছে দু দুটো গ্রেনেড মৃত্যু অনেকটা নিশ্চিত সেই অবস্থায় হঠাৎ ইস্তেঞ্জার চাপ দিয়েছে ছোট ইস্তেঞ্জা এখন অন্যদেরকে বললো সাথীদেরকে আমাকে কষ্ট করে একটু সাইডে নিয়ে যাও আমি ইস্তেঞ্জা করব। কারণ মুসলমান তার লজ্জা ছাড়ে না মুসলমান কষ্ট হলেও সারা জীবন লজ্জাকে ধরে রাখে কারণ লজ্জা হলো ইমানের বিশেষ একটা অঙ্গ আর কাফেররাও চেষ্টা করে লজ্জাটা একটু ভাঙা যায় কিনা যার কারণে আজকাল লজ্জা ভাঙার জন্য কত ব্যবস্থা যৌন শিক্ষার নামে কত শিক্ষা দেওয়া হচ্ছে বাচ্চা কাচ্চাকে এই সমস্ত ইংলিশ মিশনারি বিভিন্ন তাদের কর্তৃক পরিচালিত স্কুলগুলোতে খোঁজ নিয়ে দেখেন শেখানো হচ্ছে তাদের মাসিকগুলো হয় তো সেই ক্ষেত্রে তাদের কি কি করণীয় বাবার কাছে বলতে হবে আব্বা আমার প্যাড লাগবে প্যাড এনে দাও বড় ভাইয়ের কাছে প্যাড চাইতে হবে তারপর কিভাবে তারা যৌন মিলন করবে কোন পথে যৌন মিলন করলে নিরাপদ গর্ভ ধারণ করা যাবে ঝুঁকিপূর্ণ গর্ভ এড়ানো যাবে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মেয়েরাও ছেলেদের সঙ্গে এখন প্রকাশ্যে বিষয়গুলো শেয়ার শেয়ার করছে আর গর্ব করে বলছে আগে লজ্জা লাগতো এখন আর লজ্জা লাগে না এখন কে কি বলে সেগুলোকে আর কেয়ার করি না এগুলো নিয়ে গর্ব করছে অথচ লজ্জা ছিল ইমান রঙ্গ যার লজ্জা নেই ইদা আলাম তাস্তাহি ফাসনামা সেইটা যখন লজ্জা থাকে না মুসলমান আর দুনিয়ার কোন এই হিংস্র প্রাণী বা জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না যা ইচ্ছে তাই করতে পারে এমনকি প্রাণীরা একটা স্টাইলকেও নিজের জন্য আদর্শ এবং অনুসরণীয় স্টাইল মনে করে তো শহীদ আব্দুর রহমান বললেন আমাকে সাইডে নিয়ে যাও কষ্ট করে সাইডে নিয়ে গেল ইস্তেঞ্জা করবেন কাপড়টা উঠাচ্ছেন সঙ্গে সঙ্গে আবার কাপড়টা ঢেকে দিয়ে বলছে এখান থেকে সরাও আরেক জায়গায় নিয়ে যাও ইস্তেঞ্জা করবো আরেক জায়গায় নিয়ে যাচ্ছে কাপড় উঠাতে গিয়ে আবার কাপড় রেখে দিচ্ছে বলছে আরে এখানে না আরেকটু সরাও কয়েকবার এভাবে করার পর শেষে বললাম আমি আর ইস্তেঞ্জা করবো না আমাকে এভাবেই রেখে দাও আমাকে শুয়ে দাও সাথীরা তো পেরেশান কেন হজরত কেউ তো দেখছে না এখানে আপনাকে আড়ালে নিয়ে এসেছে ইস্তেঞ্জা করবেন না কেন ইস্তেঞ্জা জরুরত এসেছে চাপ এসেছে ইস্তেঞ্জা করে ফেলুন তিনি বলছেন ইস্তেঞ্জা তো করতেই চেয়েছিলাম যতবার কাপড় উঠিয়েছি তো কাপড় উঠাতে দেরি আমি যখন চোখ সামনের দিকে ফেললাম দেখলাম আর জান্নাতের হুররা তো আমাকে ইস্তেকবাল করার জন্য চলে এসেছে তাদের সামনে কিভাবে আমি আমার লজ্জাস্থানকে খুলি আমার তো এটাতে লজ্জা লাগছে আমার ইমানে গায়রতে বাড়ছে সে অবস্থায় মৃত্যু হয়ে গেল আর এটা যদি মর্যাদার মৃত্যু না হয় তাহলে মর্যাদার মৃত্যু কোনটা যে স্কোয়ার আর অ্যাপোলোর বেডে শুয়ে থাকবো সুন্দরী নার্স দুই পাশে দুইজন এসে একজন আমার ডান হাতের মধ্যে সেলাইন পুশ করতে থাকবে আর একজন ইনজেকশন পুশ করতে থাকবে আর এক ডক্টর বুকের উপর উঠে পাম্প করতে থাকবে আর আমার আত্মীয় স্বজন সামনে এসে দাঁড়িয়ে থাকবে এক একজনকে এক একটা উপদেশ দেব মিডিয়া কাভারেজ দিতে থাকবে ফেসবুক লাইভ চলতে থাকবে দুনিয়ার মানুষ আমাকে দেখবে সে সময় জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে যাব সেই মৃত্যু কি গৌরবের আরে দুনিয়ার সবাই যদি আমি মরার পর কবরের উপর ফুল দিয়ে যায় কবরের ভিতর যদি আগুন জ্বলতে থাকে সেই ফুলের কি দাম থাকে আর আমার রাজ যদি কত বিক্ষত হয়ে একটা প্রান্তে পড়ে থাকে কিন্তু আল্লাহ যদি প্রতিটা ফুটার উপর রহমতের বাড়ি বাড়িধারা নাজিল করেন যদি আমার রূপটাকে জান্নাতের মধ্যে ছেড়ে দেন এর চাইতে বড় মর্যাদার বিষয় আর কি হতে পারে আল্লাহর কাছে একটাই কামনা যে আল্লাহ তালা আমার মতো মুনাফিকদেরও তার পথে সাধারণ একজন খাদেম হিসাবে কবুল করুন আমাদের জীবনটাকে তার পথে কোরবান করার তৌফিক দান করুন সর্বশেষ একটা কথা বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি অনেক সময় আমরা ভাবি আমার জীবন আমার সম্পদ আল্লাহর পথে ব্যয় করছি না আমার স্বাধীনতা আমি উপভোগ করছি কিন্তু এভাবে নয় ভাবা দরকার ছিল অন্যভাবে এগারো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত সূরা তাওবার আয়াত ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে যারা মুমিন না তাদের কথা বাদ যারা মুমিন যারা কালেমা পড়েছে অন্তরের মধ্যে ঈমান লালন করে আল্লাহ বলছেন তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি তাই তারা আমার পথে লড়াই করে যায় অনন্তর মরে বা মারে তো আমি ভাবছি আল্লাহর পথে জীবন কোরবান করছি না ভাবা দরকার ছিল যেই বাজারের খরিদ্দার স্বয়ং আল্লাহ সেই বাজারে আমি আমার জীবন বা আমার সম্পদ কোনটাই বিক্রি করতে পারছি না আল্লাহ মূল্য নিয়ে হাজির কিনতে চলে এসেছেন জান্নাত নিয়ে হাজির বানিয়ে রেখেছেন জান্নাত দিতে চান বিনিময়ে আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নেবে আর আমার জান আমার মাল এত বেশি পচে গেছে পচা মাল কেউ ফ্রি দিলেও নেয় না বাজারে যান পচা ফল যদি ধরিয়ে দেয় আপেল পচা গন্ধ আসছে নিবেন আপনারা ভাববেন ব্যাগে নিলে ব্যাগটাও পচবে দশ টাকার ব্যাগ ফেলে দিতে হবে এর চেয়ে এগুলো নেওয়ার কি দরকার দোকানদার তুমি এই পচাগুলো আমাকে কেন দিচ্ছ নিজেই ফেলে দাও তা আমার জীবন তো পচে গিয়েছে আমার সম্পদ তো নষ্ট হয়ে গিয়েছে তাই জীবন আর সম্পদ আল্লাহর পথে কোরবান করতে পারি না আর জীবন আর সম্পদের যদি সামান্য মূল্য থাকতো যেই বাজারের খরিদ্দার স্বয়ং আল্লাহ সেই বাজারে এই পুরো কপালের জীবনটা অন্তত বিক্রি করতে পারতাম তাই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জীবনটা যেন পচা না হয় জীবনটার জন্য সামান্য দাম থাকে অন্তত যেই বাজারে তুমি কিনতে চলে এসো জান্নাত নিয়ে সেই বাজারে যেন আমার জীবনটা আমি বিক্রি করতে পারি আল্লাহ এই জীবনটাকে তুমি কিনে নিবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি শুরুতেই বলেছিলাম তাহিদ এবং শিরিক অনেক লম্বা বিষয় এক মজলিসের মধ্যে কোনোদিন এই সম্পর্কে আলোচনা করা সম্ভব না আল্লাহ যদি চান যেহেতু পঁচিশ তারিখে আপনাদের এলাকায় দাওয়াত করা হয়েছে এই তাওহিদ এবং শির অর্থাৎ ইমানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব তো যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষভাবে দাওয়াত থাকবে কারণ যারা নতুন কথা শুনবে তার চাইতে যারা আগে কিছুটা শুনেছে তাদের জন্য বোঝা ইনশাল্লাহ অধিক সহজ হবে আল্লাহ তালা সবাইকে কবুল করুন